হাকিম থেকে কয়েকটি আয়াতে কারিমার সংক্ষিপ্তভাবে তাফসির করার এবং শোনার তৌফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলে আলহামদুলিল্লাহ সম্মানিত ভাই ও বোনেরা আমাদের ধারাবাহিক কোরআনুল করিমের তাফসিরে যেই সুরা থেকে আমাদের তাফসির চলতেছিল সেই সুরাটির নাম হল সুরা আল ফাতিহা সুরা আল ফাতিহার আমরা ইতিপূর্বে দুটি তাফসিরে আলোচনা করেছি আজকে আমাদের ধারাবাহিক তাফসিরের তৃতীয় তাপসির তিন নম্বর তাপসির আজকের তাপসিরেও আমরা যে সুরাটি থেকে তাপসির করব সেই সুরাটি হল সুরা আল ফাতিহা আমরা প্রথম দুই তাপসিরে কোরআনে কারিমের একটা তাপসির থেকে আমরা আপনাদেরকে সরাসরি অনুবাদ করে তাপসির শুনাইছিলাম সেই তাপসিরটির নাম কি তাপসিরে ইবনে কাসির যে তাপসিরটি সারা পৃথিবীর আহলুসন্না ওয়াল জামাতের আকিদা সম্পন্ন সমগ্র পৃথিবীতে যত মুসলিম আছে সকল মুসলিমের নিকটে গ্রহণযোগ্য তাপসির তাপসিরে ইবনে কাসির এই ব্যাপারে পৃথিবীর কারো কোনো দ্বিমত নাই এজন্য আমরা প্রথমেই সুরা আল ফাতেহার তাপসিরটা আমরা তাপসির ইবনে কাসির থেকে করেছি এরপরে আমরা আসব আমরা সবসময় কোরআনে কারিমের তাফসিরে আমাদের সালাফদেরকে অনুসরণ করব সালাফ বুঝেন সালাফ সালাফ হল যারা আমাদের পূর্বপুরুষ মানে হেদায়েত প্রাপ্ত পূর্বপুরুষ সালাফ আর সালেহীন যাদেরকে সালফে সালেহীন বলা হয় মানে যারা আমাদের সলেহীন পূর্বপুরুষ এরা কারা এরা হলেন সাহাবাই কেরাম তাবে এরপরে যুগে যুগে আহলুসন্না জামাতের যত তাপসির কারক যত মহাদ্দেসিনে কেরাম যত ফোকাহায় কেরাম এরা সবাই হলেন আমাদের সালাফ এরা হলেন আমাদের সালাফ এই জন্য আমরা এখানে যারা তাপসির শুনতেছি এই কাছে বা দূরে বা পৃথিবীর যেখান থেকে শুনতেছি আমরা সবাই কিন্তু একই আকিদা সম্পন্ন মুসলিম আমাদের আকিদা হলো কি সন্না ওয়াল জামা কারণ আমাদের এখানে কোনো শিয়া আকিদা সম্পন্ন কোনো ভাই বোন নাই মুরজিয়া আকিদা সম্পন্ন কেউ নাই মতাজিলা আকিদা সম্পন্ন কেউ নাই তারপরে কাদারিয়া জাবরিয়া আরও বিভিন্ন যে সকল আকিদা সে সকল আকিদার কেউ আমাদের এখানে এখানেও নাই এবং অন্য কেউ আমাদের তাপসির শুনেনও না আমরা যারা তাপসির পড়ি শুনি সবাই হলাম আহলুসন্না ওয়াল জামা আমাদের দুইটা মূলনীতি একটা হলো আহলু সুন্না আর একটা হলো আল জামা আহলু সুন্না হলো আমরা যতগুলো কাজ করি যতগুলো আমল করি যতগুলো এবাদত করি সবগুলো এবাদত সুন্নতের আলোকে করি এই জন্য আমাদের নাম আহলু সুন্না আমরা হলাম আহলু সুন্না মানে আমাদের প্রত্যেকটি আবাদত প্রত্যেকটি আমল প্রত্যেকটি আকিদা প্রত্যেকটি বিশ্বাস সুন্নতের আলোকে বিশ্বাস এই জন্য আমাদের নাম আহলুস সুন্না যারা সুন্নতের বিপরীত আমল করে বিপরীত আকিদায় বিশ্বাস করে বিপরীত কাজ করে তাদেরকে বলা হয় আহলুল বেদা আহলুস সুন্নার বিপরীত হলো আহলুল বেদা এরপরে আমাদের দ্বিতীয় যে বিষয়টা সেটা হলো আল জামা আহলুসন্না ওয়াল জামা আল জামা কারা জামাত মানে কি হ্যাঁ, জামাত সাহাবা জামাত সাহাবা এখানে জামাতের মধ্যে দুই আলিফলাম আছে শুধু জামাত না আহলুসন্না ওয়াল জামা আলিফলাম আছে জামাত রাগ দিয়ে এই আলিফলাম দিয়ে বোঝানো হয় সাহাবাই কেরামকে সাহাবাই কেরামের জামাত আমরা সাহাবাই কেরামের জামাতকে অনুসরণ করি মানে কোরআনে কারিমের কোনো আয়াতের ব্যাখ্যার ব্যাপারে আমরা দেখব সাহাবাই কেরাম কি ব্যাখ্যা দিয়েছেন তাবেইন কেরাম কি ব্যাখ্যা দিয়েছেন তাবে তাবেইন কেরাম কি ব্যাখ্যা দিয়েছেন মহাদ্দেসিন কেরাম কি ব্যাখ্যা দিয়েছেন তারপরে ফোকাহাই কেরাম এই আয়াতের কি ব্যাখ্যা দিয়েছেন অর্থাৎ আমরা সাহাবাই কেরামের জামাতকে আল জামাতকে আমরা অনুসরণ করি এজন্য আমাদের নাম হলো আহলুসন্না আল জামাত আহলুসন্না জামাতের কোরআনের তাফসিরের ব্যাপারে বড় বৈশিষ্ট্য হল এক নম্বরে আহলুসন্না জামাত দেখবে তাফসিরুল কোরআন বি আয়াতের রহমান তাফসিরুল কোরআন বি আয়াতের রহমান যেটাকে বলা হয় তাফসিরুল কোরআন বিল কোরআন অর্থাৎ কোরআনে কারিমের এক আয়াত দিয়ে আরেক আয়াতের ব্যাখ্যা কোরআন কারিমের একটি আয়াতে আল্লাপাক সংক্ষিপ্তভাবে বলছেন আরেকটি আয়াতে আল্লাপাক ওই আয়াতটির বিস্তারিত ব্যাখ্যা দিয়েছেন আমরা প্রথমে দেখব তাফসিরুল কোরআন বি আয়াতের রহমান রহমানের আয়াত দিয়ে কোরআনের তাফসির করা যায় কিনা এজন্য আমাদের সালাফ যারা সালাফ যারা সালাফের মধ্য থেকে মুফাসেরিন তাফসির কারক তারা এই পদ্ধতি অবলম্বন করেছেন প্রথমে তারা কোরআনের তাফসির কোরআন দিয়ে করেছেন ইমাম তবারি রাহমাহুল্লাহ তারপরে ইমাম ইবনে কাসির রাহমাহুল্লাহ তারপরে ইমাম কুরতুবি রাহমাহুল্লাহ আমাদের এই সালাফ যারা আছেন এরা সবাই প্রথমে তাফসিরুল কোরআন বিল কোরআন করেছেন অর্থাৎ কোরআন দিয়ে কোরআনের তাফসির করেছেন যে আয়াতের তাফসির কোরআনে পাওয়া যাবে না সেটা কি করতে হবে তাফসিরুল কোরআন বি আহাদিসে রাসুলের রহমান তাফসিরুল কোরআন বি আহাদিসে রাসুলের রহমান মানে রহমানের আয়াত পাইতেছি না এবার জামু আমরা রহমানের রাসুলের হাদিস বুঝতে পারছেন তাফসিরুল কোরআন বি আহাদিসে রাসুলের রহমান রহমানের রাসুলের হাদিস আমরা যাব সেই দিকে এখন দেখতেছি আমরা আয়াতুর রহমানও পাইতেছি না আহাদিসও রাসুলের রহমানও পাইতেছি না এবার কি করব জি এবার আমরা যাব এজমাউস সাহাবা আকওয়াল সাহাবা সাহাবাই ক্রামের এই ব্যাপারে মতামত কি নবী সাল্লা সাল্লাম থেকে যেগুলো বর্ণিত এগুলাকে বলা হয় হাদিস আর সাহাবাই কেরাম থেকে যেগুলো বর্ণিত সেগুলাকে বলা হয় আসার সেগুলার নাম আসার সাহাবাই কেরামের কাউল ফেল তাকরির এগুলাকে বলা হয় আসার নবী সাল্লাম থেকে সরাসরি হইলে সেগুলো হাদিস আর সাহাবাই কেরাম তাবেইনে কেরাম থেকে হইলে সেগুলোকে বলা হয় আসার তাহলে আমরা প্রথমে সুরা আল ফাতেহার তাফসির আমরা তাফসির ইবনে কাসির আহলুসুন্নাওয়াল জামাতের তাফসির সেটা থেকে আমরা পড়েছি এবার আসবো আমরা হাদিসের দিকে সুরা আল ফাতেহার তাফসিরের ব্যাপারে কোনো হাদিস আছে কিনা আমাদের একজন সালাফ হইলেন ইমাম বোখারি রাহমাহুল্লাহ আল্লাপাক তাকে জান্নাতুল ফেরদাউস নসিব করুন সকল আমিন তিনি এমন একজন মুহাদ্দিস ছিলেন যার পরিচয় করা লাগে না যার পরিচয় দেওয়া মানে ওই মায়ের কাছে নানার বাড়ির গল্প করা মায়ের কাছে নানার বাড়ির গল্প করার মতো কারণ মুসলিম উম্মার কাছে এক নামে যিনি পরিচিত ইমাম বখারি ইমাম বখারি বললে তার পরিচয় দিতে যাওয়া মানে তাকে ছোট করা কারণ ইমাম বখারি বললে আর তার পরিচয় দেওয়া লাগে না আমাদের দেশে কোনো বিপদ আপদে পড়লে একদিকে যেমন কোরআন খতম করে আরেকদিকে বোখারি শরীফও খতম করে শুনছেন না বোখারি শরীফের খতম হয় আমাদের দেশে বোখারি শরীফেরও খতম হয় কোরআনের যেমন খতম হয় বোখারি শরীফের খতম হয় বোখারি শরীফের খতম উপলক্ষে বিশেষ মোনাজাত হয় বিশেষ দোয়া অনুষ্ঠান হয় তাহলে দেখেন এগুলা কেন হয় বখারি শরীফকেও মানে এত বরকতময় এত ফজিলতময় মনে করা হয় যে বখারি শরীফের খতমে বখারি শরীফের শেষ করার পরে দার্সের শেষ হওয়ার পরে দোয়া করলে বিশ্বাস করা হয় যে দোয়া কবুল হবে কারণ হলো ইন্না আসাহাল কিতাব বা আদা কিতাবিল্লা আল বখারি মানে আল্লাহর কিতাবের পরে সারা পৃথিবীতে যত কিতাব আছে তার মধ্যে সবচেয়ে বিশুদ্ধ সহি কিতাব হলো আল বখারি সহি আল বখারি এই জন্য যদিও নবী সালামের হাদিস খতম করে দোয়া করলে দোয়া কবুল হবে এরকম কোনো দলিল প্রমাণ আমাদের কাছে নাই বোখারি শরীফ খতম করে কারো রোগ মুক্তির জন্য দোয়া করলে তার রোগ মুক্তি হয়ে যাবে এরকম কোনো আয়াত ভিত্তিক হাদিস ভিত্তিক কোনো দলিল আমাদের কাছে নাই তবে এই কথাটা এই জন্য বলতেছি যে বোখারি শরীফের গুরুত্ব আমাদের দেশে কত আরব দেশে এত গুরুত্ব নাই বোখারি শরীফের আরব দেশে আজ পর্যন্ত কোনো জায়গায় বোখারি শরীফ খতম করা হয়েছে বিপদ আপদে পড়ি বোখারির খতম হয়েছে হুজুররা বোখারির খতম করে একজনে এক হাজার টাকা করে হাদিয়া পাইছে এরকম নজির আরব বিশ্বের কোথাও নাই আবার মাদ্রাসায় বা স্কুল কলেজে ওখানে স্কুল কলেজ ইউনিভার্সিটিতে বোখারি শরীফ পড়ানো হয় সেখানে বোখারি শরীফ শেষ করে দোয়ার আয়োজন করা হয়েছে সেখানে বড় বড় শায়েখেরা মুফতিরা এসে সেই বোখারির দার্সের বোখারির খতমের দোয়ায় অনুষ্ঠানে অংশগ্রহণ করছেন এরকম কোন নজির মক্কা মদিনা পুরো আরব বিশ্বে নাই কিন্তু আমাদের দেশে বোখারির কত গুরুত্ব দেখেন আলহামদুলিল্লাহ যে আমাদের দেশে বোখারির বিশাল গুরুত্ব যে বোখারিকে কেন্দ্র করে কত কিছু গড়ে উঠেছে আমাদের দেশে এই জন্য আমাদের দেশে ইমাম বোখারির নাম বললে আর পরিচয় দেওয়া লাগে না ইমাম বোখারি হলেন আমিরুল মিনিন ফিল হাদিস হাদিসের আমিরুল মিনিন ইমামুল মুহাদ্দিসিন ফিল হাদিস সমস্ত মুহাদ্দিসিনদের ইমাম ইমাম ইমাম আল বুখারি রহমাউল্লাহ তিনি ছয় লক্ষ হাদিস সংকলন করেছিলেন বোখারি কি হাদিস রচনা করতেন না সংকলন করতেন রচনা সংকলন বুঝেন তো রচনা হলো নিজে লেখা আর সংকলন হলো আরেকজনের জিনিস একত্রিত করা তাই ইমাম বোখারিকে হাদিস বলার কেউ ইমাম বোখারি যদি হাদিস বলে আমরা কে শুনবো ইমাম বোখারি হাদিস বলার কে হাদিস বলার ক্ষমতা একমাত্র আল্লাহ একজনকে ক্ষমতা দিচ্ছেন হাদিস বলার তিনি হলেন আল্লাহ রসুল সালাম আল্লাহ বলছেন যে আমার রসুল তোমাদেরকে যে সকল কথা বলে এগুলা ওহি এগুলা ওহির অংশ তাহলে হাদিস বলবেন আল্লাহ রসুল সালাম আল্লাহ রসুলের হাদিসকে ইমাম বুখারি একত্রিত করছেন সংকলন করছেন তো তিনি ছয় লক্ষ হাদিস সংকলন করে এরপরে তিনি সেখানে যাচাই বাছাই করে সর্বপ্রথম আল্লাহর জমিনে বৃহৎ আকারে জামে মুসনাদ সহি একটি গ্রন্থ বোখারি খালি সহি বোখারি না বোখারি জামে যত হাদিসের কিতাব আছে তোর মধ্যে দুইটা হাদিসের কিতাব হলো জামে একটা হলো বোখারি আরেকটা হলো সবাই জানা না দেখি একজন ভাই বলছে তিরমিজি একটা সহি আল বোখারি আর একটা জামে আর তিরমিজি দুইটা কিতাব এই দুইটা হাদিসের কিতাব পৃথিবীতে আল্লাহর জমিনে এগুলাকে বলা হয় জামে বখারি জামে আর একটা হলো তিরমিজি জামে তিরমিজি আবার ইমাম বখারির ছাত্র এগুলো জানতে হবে হাদিসের ইতিহাস আমরা তো এগুলো আলোচনা করছি এর আগে ইমাম বখারি ছাত্র ইমাম তিরমিজি তো ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ যখন বিদায় নিচ্ছিলেন ইমাম বখারি থেকে তখন ইমাম বখারি রাহমাউল্লাহ বলছিলেন যে তুমি আমার কাছে হাদিস সংগ্রহ করতে আসার কারণে আমি তোমার থেকে যত বেশি উপকৃত হয়েছি তুমি আমার থেকে তত বেশি উপকৃত হও নাই আল্লাহ ওস্তাদ আর ছাত্রের কথাবার্তা যে আমরা মনে করি ওস্তাজের থেকে ছাত্র বেশি উপকৃত হয় আর ইমাম বুখারি রাহমাহুল্লাহ বলতেছেন যে আমি ছাত্রর থেকে বেশি উপকৃত হয়েছি ছাত্র যদি ভালো ছাত্র থাকে তাহলে ওস্তাদের পড়াশোনা করতে হয় ছাত্র যদি সব গাদা হয় তাহলে ওস্তাদের আর পড়াশোনা করা লাগে ওস্তাদ কি বলতেছে তো ছাত্র বুঝে না তো ওস্তাদের আর পড়াশোনা করা লাগে না ক্লাসে এসে কিছু গল্প গুজব করলেই হয় কিন্তু স্টুডেন্ট যদি মেধাবী হয় ভালো হয় তাহলে কিন্তু ওস্তাদের পড়াশোনা করে আসতে হয় আমাদের দেশে এই আমাদেরকে এই মানে অন্ধের হাতে দেখানোর কাজটা হইতেছে এই জন্য যে আমরা সবাই হইলাম গাদা স্টুডেন্ট এই গাদা স্টুডেন্ট হওয়ার কারণে আমাদের মেম্বারগুলোতে একশোটা কথার মধ্যে নিরানব্বইটা কথায় মিথ্যা কথা বলা হয় কিন্তু আমরা সোভান আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ একবার বলি মানে বুঝেও সোভান আল্লাহ বলি না বুঝেও আলহামদুলিল্লাহ বলি না বুঝেও আল্লাহ আকবর বলি কারণ আমরা তো বোঝার মতো ক্ষমতা নাই দিন থেকে বিচ্ছিন্ন এই জন্য এই সুযোগে আমাদেরকে দিন নিয়ে ধর্ম নিয়ে ব্যবসা চলে আমাদের দেশে এক একজন এক এক রকমের ব্যবসা বিভিন্ন ধরনের ব্যবসা সাজাই ওই কক্সবাজার গেলে দেখবেন সৈকতে সমুদ্র সৈকতে এক এক দোকানে এক এক জিনিস নিয়ে কি কীভাবে সুন্দর করে সাজায় গুজায় ব্যবসা ঠিক আমরাও আপনাদের এই অন্ধত্বের সুযোগে আপনাদের এই জাহালতের সুযোগে সুন্দর করে করে ব্যবসার দোকান বসায় বসায় বসছি কেউ আমরা তাবিজ তোমার ব্যবসা সাজাই বসছি বাস আমাদের বিনা মানে সার্টিফিকেটে সব ব্যবসা করার জন্য কিন্তু লাইসেন্স নিতে হয় ট্রেড লাইসেন্স লাগে না কিন্তু তাবিজ তোমারের ব্যবসার জন্য কোনো ট্রেড লাইসেন্স সরকারের থেকে নিতে হয় এটার জন্য কোনো ইনকাম ট্যাক্স দিতে হয় তাহলে এমন একটা ব্যবসা যেটা ট্রেড লাইসেন্স লাগে না ইনকাম ট্যাক্স দিতে হয় না ব্যাট দিতে হয় না কোনো কিছু দিতে হয় না সুন্দর একটা ব্যবসা হ্যাঁ। এবং এই ব্যবসার জন্য কিছু জিনিস লাগে সেটা হলো মানুষ যাতে দেখে আমাকে ভক্তি করে এরকম কিছু চেহারা সুরত গঠন করতে হয় কিছু নুরানি চেহারা সুরত বানাইতে হয় একটু সুন্দর পাগড়ি বানাইতে হয় সুন্দর দাড়ি বানাইতে হয় এরকম কিছু চেহারা সুরত মানুষ যাতে দেখলে আমাকে বিশ্বাস করে বাস এইরকম এক শ্রেণী আমরা এই ব্যবসা সাজাই দোকান দিয়ে বসে গেছি আরেক শ্রেণী আমরা সুন্দর করে ফিরমুরিদির ব্যবসা নিয়ে বসে গেছি বিশাল বিশাল দোকান সাজাইছি এই সকল দোকানে কাস্টমাররা আসে কাস্টমারকে আকর্ষণ করার জন্য যেরকম লাইট দেওয়া দরকার যেরকম বাতি দরকার যেরকম দরকার এরকম সব দিয়ে রাখছি কিছু কিছু লোক এরকম তৈরি করে রাখছি যে জিকির শুরু হলে লাভ মেরে বাসবে উপরে উঠে যাবে কিছু বেহস হয়ে যাবে কিছু নাচা শুরু করবে ওই যে দেখবেন রাস্তার পাশে যে লোকেরা ইয়া বেছে না গাছ গাছটার জিনিস বেছে না এরা আগে থেকে কিছু লোক ঠিক করে রাখে তো যখনই বলে যে ভাই দেন আমার এই তাবিজ এই জিনিস নিবেন মাত্র দশ টাকা মাত্র দশ টাকা বাস হেদের লোকেরা আগেই দশ টাকা পালাই দিছে এই দশ টাকা পালানি দেখি বাকিরাও ফেলতেছে পালা না হ্যাঁ। এরকম দেখবেন যে বিভিন্ন জায়গায় এরকম টাকার বস্তা দেওয়া আছে কিছু নিজস্ব লোক আছে তারা এসে এসে টাকা পালাইতেছে তাদেরকে দেখা দেখি বাকিরাও পালাইতেছে আবার কিছু লোক আছে জিকির করতে করতে বাস দরে উপরের দিকে লাভ পেরে উঠে যাচ্ছে বাস যে এখানে এক ধরনের ব্যবসার কারখানা সুন্দর করে আমরা সাজাই গুছাই বানাই ফেলছি এবং এই ব্যবসার মূল শেয়ার হোল্ডার যারা তাদের সবার ঢাকা শহরে বিশাল বিশাল বাড়ি আছে গাড়ি আছে এক একজনের বাড়ি একটা না দশটা বিশটা বনানি গুলশান উচ্চমানের জায়গাগুলোতে তাদের বড় বড় বাড়ি আছে তাদের এক একজনের গাড়ি বিশাল বিশাল গাড়ি বহর আছে এই ব্যবসারও কোনো সরকারকে ট্যাক্স দিতে হয় না income tax free trade licence লাগে না কিছুই লাগে না কত সুন্দর এক রমরমা ব্যবসা এই দেশে আর ব্যবসার কাস্টমার কারা আমরা আমরা গাদাগুলা আমরা হলাম এই ব্যবসার কাস্টমার মানে সবাই কিন্তু দিনের জন্যই এই মানে দিনের ব্যাপারে অন্ধত্বের কারণে আমরা এই ব্যবসার কাস্টমার হয়ে গেছি আবার কিছু ব্যবসা আছে ওয়াজের ব্যবসা ওয়াজের ব্যবসা বক্তার ব্যবসা তারা সিজনাল ব্যবসায়ী ধরেন শীতের সিজন আসলে আমাদের দেশে এই এই ব্যবসাটা শুরু হয় জোরে সোরে এক একজনের ফি হলো তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এরকম ফি নির্ধারিত আছে এই ব্যবসার এবং এই ব্যবসার জন্য দরকার হলো সুন্দর কিছু সুর দিয়ে কবিতা তারপরে সুর দিয়ে কিছু কিচ্ছা কাহিনী কিছু জিনিস সুন্দর করে মানুষকে আকর্ষণ করার জন্য তৈরি করে রাখতে হবে তৈরি করে রেখে বাস সব জায়গায় একই একই কৌশলে একই ব্যবসা ওখানে গিয়ে কিছু মানুষকে কান্দাইলো কতক্ষণ হাসাইলো কতক্ষণ কিছু কিচ্ছা বললো কতক্ষণ মা ফাতেমার কিচ্ছা কতক্ষণ হাসান হোসেনের কিচ্ছা কতক্ষণ মুসার কিচ্ছা কতক্ষণ ফেরাউনের কিচ্ছা এই কিছু কিচ্ছা বলেই বাস এই ব্যবসা রমা ব্যবসা এই ব্যবসাও ট্যাক্স ফ্রি তারপরে সব কিছু ফ্রি ট্রেড লাইসেন্সবিহীন চলতে থাকে এইভাবে আরও অনেকগুলো ব্যবসা সাজাই আমরা সুন্দর করে বসে গেছি বাস এই ব্যবসা চলতেই আছে চলতেই আছে তো আমরা যে কথাটা বলতেছিলাম এই প্রসঙ্গে সেটা হলো যে ইমাম আল বখারি রাহমাহুল্লাহ তার ব্যাপারে বলতে গিয়ে আমরা যেটা বলতেছিলাম যে ইমাম বখারি রাহমাহুল্লাহ ছাত্র ছিলেন ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এই ইমাম তিরমিজি মানে কত বড় মহাদ্দেশ ছিলেন এই জন্য ওস্তাদ আর ছাত্র দুইজনে পৃথিবীতে দুইটা গ্রন্থ লিখছেন দোনোটা হলো জামে আর কেউ জামে গ্রন্থ সংকলন করতে পারেন নাই শুধু এই ওস্তাদ আর এই ছাত্র এই দুজনেই পাঠছেন ইমাম বখারি আর ইমাম তিরমিজি রাহমাহুল্লাহ এরপরে ইমাম বুখারের গ্রন্থ শুধু জামেও না মুসনাদ মুসনাদ এগুলো হাদিসের গ্রন্থের এক একটা পরিবেশা মুসনাদ যেমন নাম শুনবেন মুসনাদে ইমাম আহমদ এটাকে মুসনাদ বলা হয় মুসনাদে ইমাম আহমদ তারপরে এরকম দেখবেন আরো অনেকগুলো মুসনাদ আছে তো বোখারি মুসনাদ মুসনাদ জামে সহি মুখতাসার সবগুলো মিলে বোখারি আচ্ছা, যাই হোক ইমাম বুখারি রাহমাউল্লাহ এই সহি আল বুখারি যেটা সংকলন করছেন এখানে মাত্র কত হাদিস ছয় হাজার ছয় হাজারের থেকে একটু বেশি বা কোনো গণনায় কম যাই হোক ছয় হাজারের কম বেশি এরকম দ্বারেক আছে এরকম হাদিস তিনি সংকলন করছেন তো ছয় লক্ষ থেকে মাত্র কয় হাজার গেল ছয় হাজার তার বাকিগুলা কই বাকিও ইমাম বখারি রাহমাউল্লাহ সহি আল বখারি ছাড়াও আরও কয়েকটি গ্রন্থ ইমাম বখারি রাহমাউল্লাহ সংকলন করছেন তার বখারি ছাড়াও আরও কিছু কিতাব আছে আরও কিছু হাদিসের গ্রন্থ আছে এই গ্রন্থগুলোতে উনি ওনার বখারি সংকলনের জন্য উনি কিছু নিয়ম নীতি উসুল নির্ধারণ করছেন সেই উসুলের মধ্যে পড়ে নাই কিন্তু হাদিসটা সহি বা সহির কাছাকাছি হাসান ইমাম বোখারি কিন্তু বোখারির মধ্যে হাসান হাদিসকেও সংকলন করেন নাই হাসান কিন্তু গ্রহণযোগ্য হাসান হলো দুর্বল হাদিসের উপরে দইফ হাদিসের উপরের স্তরটা হলো হাসান হাসান আবার দুই প্রকার হাসান লি জাতিহি হাসান লে গাইরিহি তো ইমাম বুখারি রাহমাউল্লাহ তার বুখারি শরীফে শুধুমাত্র সহি লিজাতিহি সহি লিগাইরিহি এই ধরনের হাদিসকে তিনি সংকলন করছেন হাসান যে হাদিসগুলো এগুলো তিনি বুখারিতে স্থান দেন নাই তিনি এই হাসান হাদিসগুলোকে আরও কিছু হাদিসের গ্রন্থ সংকলন করছেন সেখানে তিনি স্থান দিয়েছেন কিন্তু তিনি কোনো দৈব হাদিস কোনো জাল হাদিস কোনো গ্রন্থেই উনি সংকলন করেন নাই তো ইমাম বখারি রাহমাউল্লাহ যেহেতু এত বিশাল মহাদ্দেশ এই জন্য তিনি সুরা আল ফাতেহার উপরে শুধু সুরা আল ফাতেহা এই বিষয়ের উপরে তিনি হাদিসের একটি গ্রন্থ সংকলন করছেন এই গ্রন্থটির নাম হলো জুজ উল কেরা ইমাম বখারির এই গ্রন্থের নাম হলো জুজ উল কেরা এখানে তিনশোটা হাদিস আছে এই কিতাবটার মধ্যে এই হাদিসের কিতাবটার মধ্যে তিনশোটা হাদিস এই তিনশোটা হাদিস শুধু সুরা আল ফাতেহা সংক্রান্ত হাদিস তাহলে এই হাদিসের গ্রন্থটা একটু জানা দরকার না কি বলেন আমরা সুরা ফাতেহা তাফসির করব আর ইমাম বোখারি রহমাউল্লাহ এত কষ্ট করে এত পরিশ্রম করে তিনশোটা হাদিস সুরা আল ফাতেহার উপরে তিনি সংকলন করলেন আমরা কি সংকলন তো দূরের কথা আমরা কি একটু শুনতেও পারবো না জানতেও পারবো না হ্যাঁ এটার নাম হলো জুজ উল কারা তাহলে এখানে যে তিনশোটা হাদিস আছে এই তিনশোটা হাদিস সংকলন করছেন কে ইমাম বুখারি রাহমাউল্লাহ তাহলে এই হাদিসগুলো এখানে কোনো দৈব হাদিস বা জাল হাদিস আছে নাই কারণ ইমাম বুখারি কাজ করেন না উনি কখনো দৈব হাদিস জাল হাদিস সংকলন করেন না কারণ ওনার তো ব্যবসার দরকার নেই জাল হাদিস আর দৈব হাদিস হলো ব্যবসার বড় হাতিয়ার আপনি ব্যবসা জমাইতে হইলে জাল হাদিস লাগবে দই হাদিস লাগবে সহি হাদিস দিয়ে কেউ ব্যবসা করতে পারে না কারণ সহি হাদিসে বস্তায় বস্তায় ফজিলতর কথা নাই যত বস্তা বস্তা ফজিলতর কথা শুনবেন তার নিরানব্বই ভাগ হাদিস হয় দুর্বল হাদিস না হয় জাল হাদিস সহি হাদিসে এত বস্তা বস্তা ফজিলত নাই তা আপনি যদি মানুষের কান্দাইতে হয় হাসাইতে হয় তাহলে হয় জাল হাদিস লাগবো না হয় দুর্বল হাদিস লাগবে সহি হাদিস দিয়ে কাজ হবে না এজন্য সহি হাদিসে ব্যবসা জমে না এই জন্য ইমাম বুখারি রাহেমাউল্লাহ তারা তো ব্যবসার উদ্দেশ্য ছিল না তাদের উদ্দেশ্য ছিল আল্লাহর দিন আল্লাহ রসুলের হাদিসকে সংকলন করা এই জন্য একটা হাদিসের কিতাবের মালিকও কিন্তু বোখারির বংশরা বংশধরেরা নাই ইমাম বখারি রহমাউল্লার বংশধররা ইমাম বুখারি এতগুলো হাদিসের গ্রন্থ লিখে গেলেন যদি এগুলা মালিকানা যদি তার বংশধরদেরকে দিয়ে যেতেন তারা এগুলা বেশি তো এখন বিশ্বের ধনী লোক হয়ে যেতেন কি বলেন ইমাম বুখারির বংশধরদেরকে যদি এগুলার মালিক বানায় যেত যে তারা ছাড়া আর কেউ এগুলো ছাপাইতেও পারবে না বিক্রিও করতে পারবে না তো তাহলে এরা তো ইমাম বুখারির কিতাব এগুলো বেশি এগুলো তো কোটি কোটি কফি সারা পৃথিবীতে বিক্রি হয় তো এগুলো বিক্রি করি তো তারা বিশাল ধনী হয়ে যেত আর বংশের সাথে লাগাইতো যে আমরা আওলাদে বোখারি বোখারির বংশধর আমরা বোখারির আওলাদ আমরা কিতাবের ব্যবসা করি কিন্তু দেখছেন পৃথিবীর কোথায় আওলাদে বোখারির দেখছেন আর কিতাবের ব্যবসা করতে দেখছেন এইগুলো বিভিন্ন লাইব্রেরি সারা দুনিয়ার কত লাইব্রেরি এবং বোখারির কিতাব দিয়ে ব্যবসা করতেছে অথচ ইমাম বোখারি রাহমাউল্লাহ এই কিতাব থেকে একটা টাকাও পান নাই ইমাম বোখারি রাহমাউল্লাহ আল্লাহ ছয় লক্ষ হাদিস যিনি সংকলন করছেন সারা দুনিয়ার মহাদেশিন থেকে সেই লোক কোনোদিন হাদিসের কিতাব দিয়ে এক টাকার ব্যবসা করতে পারেন নাই বরং সারা জীবন শুধু দিচ্ছেন বরং শুধু তার শ্রম মেধা শক্তি সব এই রাসুল সাল্লামের হাদিসের পিছনে তিনি ব্যয় করছেন কিন্তু ওনার হাদিস দিয়ে সারা দুনিয়া ব্যবসা করে খাইতেছে কিন্তু উনি উনার বংশধর এটার ব্যবসা করেন না কত বড় খালেস খুলুসিয়তের সাথে আল্লাহর দিনের নবিসের হাদিসের কাজ করছে তাহলে এই হাদিস গ্রন্থে যে হাদিসগুলো আমরা শুনব এই হাদিসগুলার দায় দায়িত্ব কার ইমাম বুখারি হ্যাঁ, তাহলে এখানে আমরা যা হাদিস শুনবো তিনশোটা হাদিস আলোচনা করব না আমরা তিনশোটা থেকে কয়েকটা হাদিস গুরুত্বপূর্ণ কয়েকটা হাদিস আলোচনা তিনশোটা আলোচনা করলে তো আমাদের অনেক সময় লাগবে তো সুতরাং এখানের কোনো হাদিস যদি আমাদের পছন্দ না হয় তো এটা কাকে দোষ দিবেন ইমাম বুখারিকে এটা দায় দায়িত্ব সব বুখারি এটা সরকার বাড়ি মসজিদের হুজুরের না ইমাম সাহেবের না এজন্য কেউ বলবেন না যে এটা সরকার বাড়ি মসজিদের ইমাম সাহেব বলছে বলবেন যে ইমাম বোখারি বলছে এবার দোষ ত্রুটি যা হওয়ার ইমাম বোখারি ঠিক আছে আগে আমরা এই কথা বলে দিচ্ছি জি এবার প্রথমে আমরা এক নম্বর হাদিসটা আলোচনা করব এই জুজুল কারাত থেকে এক নম্বর হাদিস এক নম্বর হাদিসটা বর্ণনা করেছেন আন আলী ইবনে আবি ইবিন রাদি আল্লাহ তালানহ আলী ইবনে আবি তাল এই লোককে চিনেন কে এই লোক হ্যাঁ হ্যাঁ উনি নবী সালামের শাহসাত তবাই নবী সালামের মেয়ের জামাই আবার ইসলামের চতুর্থ খলিফা খোলাফায় রাশেদিনের উনি চতুর্থ খলিফা আলী ইবনে আবিদা বড় মুহাদ্দিস তিনি বড় মুহাদ্দিস বড় ফকি বড় মুজাহিদ আলী ইবনে আবি তালিবিন রাদি আল্লাহ তিনি এই হাদিসটি বর্ণনা করেছেন এটা রাসুল সাল্লাহ সাল্লামের কথা না এটা আলী ইবনে আবি তালেবের কথা তিনি বলতেছেন ইজালাম ইয়াজহারিল ইমাম ফিস সালাওয়াত ফাকরা বি উম্মিল কিতাব বলতেছেন ইমাম যখন সলাতে জোরে কেরাত পড়বে না মানে আস্তে কেরাত পড়বে বি কিতাব তখন তুমি উম্মুল কিতাব পড়ো মুক্তাদিকে বলতেছে মুক্তাদিরা সুরা আল ফাতিহা পড়ো ওয়াসুরাতুন উখরা শুধু সুরাল পাতেহা পড়লে হবে না আলী বলতেছেন যে সুরাল পাতেহার সাথে আরো একটি সুরাও পড়ো ফিল আউ্বালাইনে জোহরে ওয়ালা আসর জোহরের প্রথম দুই রাকাতে আসরের প্রথম দুই রাকাতে কিতাব ফিল আখিরিনা মিনা জোহরে ওয়ালা আসরে জোহরের শেষ দুই রাকাতে আসরের শেষ দুই রাকাতে শুধু সুরাল পাতেহা পড়ো এরাত পড়িও না ওয়াফিল আখেরাতে মিনাল মাগরিব মাগরিবের তৃতীয় রাকাতে ওয়াফিল আখেরাইনে মিনাল এশা এশার শেষ দুই রাকাতে তাহলে টোটাল কয় রাকাত হইল সুরা আল ফাতেহা এবং অন্য একটি সুরা পড়তে বলছেন কয় রাকাতে চার রাকাতে আর শুধু সুরা আল ফাতেহা পড়তে বলছেন কয় রাকাতে জি আট না সাত রাকাতে বলছেন যে শুধু সুরা আল ফাতেহা পড়ো আর অন্য কোনো সুরা পড়িও না তাহলে জোহরের প্রথম দুই রাকাতে আলিরা দিলতরানু বলতেছেন যে তোমরা সুরা আল ফাতেও পড়ো সাথে সুরাও পড়ো আর শেষ দুই রাকাতে শুধু সুরা আল ফাতেহা পড়ো আসরের প্রথম দুই রাকাতে সুরা আল পাতেয়া পড়ো তার সাথে আরো দুটা সুরাও পড়ো আর শেষ দুই রাকাতে শুধু সুরা আল ফাতে পড়ো মাগরীবের শেষ রাকাতে শুধু সুরা আল ফাতে পড়ো এশার শেষ দুই রাকাতে সুরা আল ফাতেহা পড়ো এখানে কিন্তু যেখানে ইমাম জোরে পড়তেছেন সেখানে কিন্তু আলী রাজু পড়তে বলেন তাহলে আমরা এক নম্বর হাদিস পাইলাম আলীর হাদিস তাহলে এটা এটা দায় দায়িত্ব সব আলীর আলীর আর ইমাম বুখারির এটা আমি বলি নাই আপনাদেরকে আমি বলছি যে জোহরের সময় আপনারা সুরাল পাতেয়া পড়েন এটা আবার অনেক সময় ভুল ব্যাখ্যা হয়ে যায় ভুল ইয়া হয়ে যায় যে সরকার বাড়ি মসজিদের ইমাম সাহেব বলছে এই জন্য এটা আগে আমরা স্পষ্ট করে দিচ্ছি যে এটা আমি বলিনি এটা বলতেছেন হলো আলী আলী রাদি আল্লাহ তোর বর্ণনা করতেছেন আলীর কথাটা বর্ণনা করছেন ইমাম বুখারি তাহলে এই সম্পূর্ণ দায় দায়িত্ব ওই দুইজনের এই দুইজন বলতেছেন যে যে তোমরা এই অবস্থায় ইমামের পিছনে যারা মুক্তাদিরা থাকবা তারা এই সুরাল পাতে পড়বা বুঝতে পারছেন এক নম্বর হাদিস যে এবার আমরা দুই নম্বর হাদিসে আসি দুই নম্বর হাদিস বর্ণনা করেছেন ওবাদা ইবনে সহমেদ তারা দিয়ে আল্লাহ তালান উনিও বড় মহাদিস সাহাবি আল্লাহ রসুল সাল্লাম বলছেন এবার একটা কিন্তু আল্লাহ রসুলের কথা আল্লাহ রসুল সাল্লাম বলছেন লা সলাত আলিমাল্লাম ইয়াকরা বিফাতিহাতিল কিতাব যিনি ফাতেহাতুল কিতাব পড়েন নাই তার সলাৎ হয় নাই নবী বলছেন ফাতেহাতুল কিতাব সুরাল ফাতেহা যদি না পড়ে যে পড়ে নাই তার নামাজে হয়নি এটা হলো দু নম্বর হাদিস এবার আসি আমরা তিন নম্বর হাদিস তিন নম্বর হাদিসও একই রকমেই ওবাদা ইবনে সামেত রাজি আল্লাহ তালন বর্ণনা করেছেন নবী সালাম বলছেন লা সলাত আলিম আল্লাম ইয়াকরা বি উম্মিল কোরআন যেই লোক উম্মুল কোরআন পড়ে নাই ওখানে বলছে ফাতেহাতের কিতাব এখানে বলছে উম্মুল কোরআন উম্মুল কোরআন হলো সুরা আল ফাতেহা যে লোক উম্মুল কোরআন পড়ে নাই তার সলাত হয় নাই এরপরে আমরা আলোচনা করব এগারো নম্বর হাদিস এগারো নম্বর হাদিস বর্ণনা করেছেন আবু হরারা রাদি আল্লাহ আবু হরারা রাদি আল্লাহ তালহ সাহাবাই কেরাম এবং তাবেইনি কেরামের সামনে এই হাদিসটি বলতেছিলেন এবং কথাটা বলতেছিলেন নবী সাল্লা সাল্লামের যে আল্লাহ রসুল সাল্লাম বলছেন মান সাল্লাহ কোরআন ফাহিয়া খেদাজ সালাসান গাইরা তামাম আবু হরাইরাদু বললেন যে নবী সাল্লাহাম বলছেন মান সল্লা যে ব্যক্তি সলাত আদায় করলো ওয়ালাম ইয়াকরা বি উম্মুল কোরআন উম্মুল কোরআন পড়ে নাই ফাহিয়া খেদাজ মানে ফাহিয়া খেদাজ মানে সেটা হয় নাই সেটা কাজে আসে নাই তার নামাজে বাতিল সালা আসান গাইরা তামিম তামাম নবী সাল তিনবার বললেন ফাহিয়া খেদাজ ফাহিয়া খেদাজ ফাহিয়া খেদাজ গাইরে তামাম তার নামাজ হয় নাই তো এখন যে সাহাবি যেই তাবেই হাদিস বর্ণনা করতেছেন তিনি বলতেছেন যে আমি আবু হরাইরার এই কথা শোনার সাথে সাথে পুলতইয়া আবা হরাইরা আমি বলে উঠলাম হে আবু হরাইরা ইন্নি আকুনা ওয়ারা আল ইমাম আমরা যদি ইমামের পিছনে থাকি তাহলেও কি আমাদেরকে সুরা আল পাতেয়া পড়তে হবে দেখেন স্পষ্ট করে জিজ্ঞাসা করছেন এই এই তাবি তখন আবু বললেন ফকল আবু ইয়া ইবনাল ফারসি ইকরা বিহা ফি নাফসি হে ইবনুল ফারসি তুমি যদি ইমামের পিছনে থাকো তাহলে মনে মনে তুমি সুরাল ফাতেহা পড়ো এই সুরাল ফাতেহা পড়তে বলতেছেন কে প্রথম বলছেন নবিসুল ইসলামের কথাটা ব্যাখ্যা করতেছেন আবহরারা আবহরারা বলতেছে তুমি ইমামের পিছনে থাকলেও ইমাম জোরে জোরে পড়বে তুমি মনে মনে চুপে চুপে পড়ো তোর নবী সাল্লাম ইয়াকুল কারণ আমি নবী সালামকে বলতে শুনেছি কল আল্লাহ তালা কাসাম তো বাবাইনা ইসফাইন আল্লাহ পাক বলেছেন এটা হলো হাদিসে কুৎসি মানে হাদিস কিন্তু আল্লাহ বলতেছেন কল আল্লাহ তালা আল্লাহ বলতেছেন কাসামতো সলাত আবাইনি ওয়াবাইনে আবদিন ইসবাইনে নামাজকে আমার মধ্যে আর আমার বান্দার মাঝে দুই ভাগে ভাগ করে নিয়েছি ওয়ানিসপুহালি ওয়ানিসপুহালি আব্দি অর্ধেক আমার জন্য অর্ধেক আমার বান্দার জন্য ওয়ালি আব্দি মা সা আলা আমার বান্দা সলাতের মধ্যে যা চায় আমি আমার বান্দাকে তাই দিই সুহান ইকরা ইয়াকুলুল আব্দু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বান্দা যখন সালাতের মধ্যে বলে ওঠে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইয়াকুলুল্লাহু হামাদানি আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার কত সুন্দর প্রশংসা করেছে সুবহানাল্লাহ ইয়াকুলুল আব্দু আর রহমান রাহিম বান্দা যখন বলে আর রহমান রাহিম আসনা আলাইয়া বলেন আমার বান্দা আমার কত সুন্দর সানা পাঠ করেছে বান্দা যখন বলে মালিক ইয়াউমিদ্দিন আব্দি আল্লাহ বলেন আমার বান্দা আমার মর্যাদা আমার সম্মানকে কত উপরে তুলে দিয়েছে সুহান ইয়াকুল আব্দ ইয়া কানা বদুয়া ইয়া কানাস্তাইন বান্দা যখন বলে ইয়া কানা বদুয়া ইয়া কানা স্তাইন يقول الله فهذه الآية بيني وبين عبدي نصفين আল্লাহ পাক তখন বলেন এই আয়াতটা অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার সুহার অর্ধেক আমার অর্ধেক আমার বান্দার মানে কি অর্ধেক আমার মানে এখানে তাওহিদ বর্ণনা করেছে আমার বান্দা আমার তাওহিদ আর অর্ধেক বান্দার মানে বান্দা দুটা জিনিস চাইছে একটা বলছে যে আল্লাহ আমাকে আমি তোমার আবাদত করি তোমার কাছে সাহায্য চাই তা আল্লাহ সোবানতালা আল্লাহর আবাদত মানে তার থেকে সকল আবাদত কবুল করেন এবং সে যা কিছু চায় আল্লাপাক তাকে তাই কিছু দিবেন এই জন্য আল্লাপাক বলেন যে এটা অর্ধেক আমার অর্ধেক আমার বান্ধব ইদা কল আব্দ ইহদিন সরাতল মুস্তাকিম ইয়াকুল ফাহাদিহি লিআবদি ওয়া লিআবদি মা তখন আল্লাহ পাক বলেন এটা আমার অর্ধেক আমার বান্দার অর্ধেক আর আমার বান্দা যা চাইবে আমি তাই তাকে দিব বান্দা যা চাইবে তাই দিব অর্থাৎ বান্দা এখানে সেরাত মুস্তাকিম চাইতেছে তাহলে বান্দাকে সেরাত মুস্তাকিম দেওয়া হবে এটা হলো এগারো নম্বর হাদিস এরপরে আমরা আসি একুশ নম্বর হাদিস একুশ নম্বর হাদিস হলো আহ, যারা والذين لم يروا القراء خلف الإمام فأنا من رأى القراء فقد قال أبو هريرة لا يجزيه حتى يدرك الإمام قائما কেউ কেউ বলে যে ইমামকে রুকু অবস্থায় পাইলে ওই রাকাত পাওয়া যাবে এরকম শুনেন নাই আমরা কিন্তু এরকমই শুনছি এরকম যে আপনি আসছেন বাইরের থেকে জামাতে ইমাম রুকুতে চলে গেছে আপনি আসে আল্লাহ আকবর বলে রুকুত চলে যাবেন বাস রুকুতে চলে গেলে আপনি ওই রাকাত পেয়ে গেছেন এখন আপনি দুইটা ফরজ পান নাই একটা হলো কেয়াম এক রাকাতে প্রত্যেক রাকাতে কেয়াম দাঁড়ানোটা একটা ফরজ আবার আপনি কারাত পান নাই সুরাল পাতেয়া পান নাই তো দুইটা ফরজ বাদ দিয়ে আপনি রুকুত চলে গেলেন একটা রাকাতে যদি দুইটা ফরজ বাদ যায় তা আপনি ওই রাকাত পাইলেন কি ব্যাপার ইমাম বুখারি রাহমাউল্লাহ দেখেন সুন্দর করে এই কথাটা বলতেছেন ইমাম বুখারি এখানে অনেকগুলো কথা বলছেন যে ইমাম বুখারি প্রথম বলতেছেন যে আবু সাইদ আল খুদ্রি এবং আয়সারাদি আল্লাহ হুমা দুজনে বলছেন কোরআন তারা আয়সারাদি আল্লাহ তালহা এবং আবু সাইদ আল খুদ্রি দুজনে বলছেন যে যতক্ষণ তোমরা দাঁড়ানো অবস্থায় অম্মুল কোরআন পাবে না ততক্ষণ তোমরা ওই রাকাত পাবে না মানে দাঁড়ানো অবস্থায় মিনিমাম সুরা আল পাতেয়া পড়ার মতো সময় পাইতে হবে দাঁড়ানো অবস্থায় আপনি আসতে এমন অবস্থায় আপনি সুরা আল পাতেয়া পড়ার মতো সময় পান নাই তাহলে আপনি ওই রাকাত পান এই কথাটা কার আয়সা রাদি আল্লাহ তালহা এবং আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালান আচ্ছা এবার ইমাম বুখারিকে একজন আসে বলতেছেন যে যে আপনার এই হাদিস যেটা বর্ণনা করলেন এই আয়সা এবং আবু সাইদ খুদ্রি থেকে এই হাদিস তো ঠিক না ইমাম বুখারিকে বলতেছেন কেন ঠিক না ইমাম বুখারি জিজ্ঞাসা করলেন কি হয়েছে এই হাদিসের ঠিক না কেন বলতেছেন যে আল্লাহ পাক সূরা আহ, আল আরাফের দুশো ষাট নম্বর আয়াতে আল্লাহ পাক বলছেন وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ আল্লাহ পাক বলছেন যখন কোরআন পাঠ করা হয় তখন তোমরা চুপ থাকো এবং শুনো তো এ, ইমাম সাহেব সুরাল ফাতেহা পড়বেন এ, তাহলে আমরা পিছনে আবার পড়বো এটা কেমন কথা ইমাম তো সুরা আল ফাতেহা পড়েই রুকুতে গেছে তা আমি পড়তে হবে কেন বুঝতে পারছেন আল্লাহ তো বলছে সুরা আল ফাতে ইমাম পড়বো তোমরা শুধু চুপ করি শুনো আচ্ছা এবার শুনেন ইমাম বোখারি কি জবাব দিছেন এটা ইমাম বুখারি রাহমাল্লাহ বললেন যে যে লোক আসে ইমাম বুখারিকে বলল যে এই আয়াত বলল তো ইমাম বুখারি কয়েকটা কথা বলছেন এক নম্বরে বলছেন যে ইমাম বুখারি যে শোনো ইমাম যখন সুরা আল ফাতেহা শুরু করে দিলেন প্রথম রাকাতে তখন একজন মুসল্লি আসলেন বাইরের থেকে আসার পরে ওই লোকেরই ইমাম বুখারি জিজ্ঞাসা করতেছেন যিনিও যে লোক বলতেছেন তিনিও বড় আলেম যে সে লোক ইমাম বুখারিকে বলতেছেন না কিন্তু ইমাম বুখারি তার নাম বলেন নাই ইমাম বুখারির এটা অভ্যাস ছিল তিনি কারোর নাম বলতেন না তিনি হাদিস বর্ণনার ক্ষেত্রেও যদি কোনো মহাদ্দেশকে তিনি মিথ্যাবাদী পাইতেন দোষ ত্রুটি পাইতেন তিনি তার নাম বলতেন না এবং তাকে মিথ্যাবাদী বলতেন না বলতেন যে এই হাদিসের ব্যাপারে এই রাবির ব্যাপারে কিছু কথা আছে ইমাম বুখারি যদি বলেন যে তার ব্যাপারে কথা আছে বুঝতে হবে বড় সোর ইমাম বুখারি ওইটা বলেন নাই বলছেন যে কথা আছে হ্যাঁ, বুঝতে পারছেন আচ্ছা যেই লোক আসতেন ইমাম বুখারির কাছে উনিও বড় আলেম উনি কোরআনের আয়াতটি দলিল দিচ্ছেন এখন বর্তমানে আপনার আপনারা এখানে যতজন আছেন অধিকাংশ কিন্তু এই আয়াত শুনছেন এই আয়াতের আজকে তিন চার বছর ধরে জবাব দিতে দিতে শেষ সবাই বলে যে সুরা আল আরাফের দুশো চার নম্বর আয়াত যে ইমাম কারাত পড়লে মুক্তা দিয়ার পড়া যাবে না আল্লাহ পাক নিষেধ করছে আচ্ছা এই কথার ইমাম বুখারির থেকে আমরা জবাব শুনি ইমাম বুখারি তাকে জিজ্ঞাসা করলেন আচ্ছা প্রথম রাখাতে সলাৎ শুরু হয়েছে এমন সময় একজন মুসল্লি আসছে ইমাম সাহেব সোরা আল ফাতেয়া পড়তেছে আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান রাহিম তো ওই মুসল্লি আসে কি করবে তো এই লোক বলতেছে যে ইমাম সাহেব সুরা আল ফাতেয়া পড়ুক যাই পড়ুক ইমাম সাহেব এই মুসল্লি এসেই আল্লাহ আকবর বলি সানা করতে হবে বুঝতে পারছেন সুরা আল ফাতেয়া পড়লেও সানা পড়তে হবে সুরা আল ফাতেয়া শোনা বাদ দিয়ে ছানা পড়তে হবে ইমাম যদি কারাত পড়ে কারাত অবস্থাও ছানা পড়তে হবে তাই ইমাম বুখারি রহমাউল্লাহ বললেন যে ছানা পড়া হলো একটা মুস্তাহাব সুন্নত বিষয় তো তুমি বলতেছ যে ইমাম সাহেবের সুরাল ফাতেহা শোনা বাদ দিয়ে সে একটা সুন্নত একটা মুস্তাহাব যদি সে করলে ওই আয়াতের লঙ্ঘন না হয় তাহলে ইমামের পিছনে সুরাল ফাতেহা পড়লে ইমাম তার আয়াত লঙ্ঘন হয় কিভাবে কথাটা বুঝতে পারছেন যদি সুরাল পাতে ইমাম পড়তেছে মুক্তাদি যদি সানা পড়তে পারে ওই সময় তো আরেকজন মুসল্লি সানা পড়লো না সুরাল পাতে পড়লো তো তাহলে অসুবিধা কোথায় এটা হলো একটা জবাব আচ্ছা দ্বিতীয় নম্বরে ইমাম বুখারি জিজ্ঞাসা করলেন আচ্ছা ফজরের নামাজে ইমাম সাহেব কেরাত পড়া শুরু করছেন জামাত শুরু হয়ে গেছে ইমাম সাহেব পড়তেছেন আলহামদুলিল্লাহ আলমিন রহমান রহিম সুরাল ফাতে শেষ করি তারপরে একটা লম্বা কেরাত পড়তেছেন ইমাম সাহেব আচ্ছা এখন উনি আসে বলছে যে আল্লাহ বলছে কোরআন পড়লে সুখ থাকতে হবে শুনতে হবে তো এখন কি সে সুন্নত পড়বে না জামাতে শরিক হবে এটা ইমাম বোখারি তাকে জিজ্ঞাসা করলেন ওই আলমকে জিজ্ঞাসা করলেন তো ওই আলম বললেন যে না ফজরের সুন্নত খুবই গুরুত্বপূর্ণ এই জন্য জামাত বাদ দিয়ে ফজরের সুন্নত পড়তে হবে জামাত বাদ দিয়ে ফজরের সুন্নত পড়তে হবে তো ইমাম বুখারি জিজ্ঞাসা করলেন যে যদি এই ইমাম সাহেব এখানে কোরআন তালাবাদ করতেছেন তা আপনি বললেন যে আল্লাহ ফাঁকা আয়াত নাজিল করছে যে যখন কোরআন পড়বে তখন চুপ থাকতে হবে শুনতে হবে তা আপনি চুপ থাকা শোনা বাদ দিয়ে আপনি সুন্নত পড়লেন কিভাবে এটা কি কোরআনের আয়াতের লঙ্ঘন হয় নাই ইমাম বুখারি ওই লোকটাকে প্রশ্ন করলেন আমরাও আমাদের দেশে দেখি দেখবেন যে ওই যে লোকটাই আপনাকে বলতেছে যে ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউল্লাহ আনছে তো যে আপনি সুরা ভাতে পড়তে পারবেন না ইমাম পড়তেছে আপনি চুপ থাকবেন শুনবেন সেই লোকটাই আবার দেখবেন ফজরান নামাজে সুন্নত পড়তেছে তো ওই আয়াত ওই সময় যাবে কোথায় ওই সময় আপনি কোরআন পড়তেছে না ইমাম সাহেব ফজরের নামাজে দুনিয়ার কোথাও ইমাম সাহেবকে আস্তে আস্তে কেরাত পড়ে পৃথিবীর সব মসজিদে ইমাম সাহেব জোরে জোরে পড়ে তো জোরে জোরে পড়া অবস্থায় আপনি কোরআন না শুনে আপনি সুন্নত পড়েন কিভাবে জি এরপরে ইমাম বোখারে আরো আরো কথা বলবেন এখানে এই দুইটা কথা বলছেন আচ্ছা এবার হলো এবার ওই যেই মুফতি সাহেব ইমাম বোখারের কাছে আসছেন তিনি আবার আরেকটা একটা দলিল নিয়ে আসছেন এটা হলো বাইশ নম্বর হাদিস ওই মুফতি সাহেব বলতেছেন যে নবী সালামের হাদিস মানকান আলাহু ইমামুন ফাকরা আতুল ইমাম আলাহু কারা যে ব্যক্তির ইমাম আছে ইমামের কেরাত তার কেরাত বুঝছেন এটাও হাদিস যে বললেন যে ইমামের কেরাতটাই মুক্তাদের কেরাত তো মুক্তাদি আবার কেরাত পড়বে কেন ইমাম বুখারি ওনাকে বলতেছেন যে ভাই আপনি তো মুক্তি হয়েছেন কিন্তু হাদিস শিখেন নাই ইমাম বুখারি তাকে বললেন যে শুনেন আপনি যে হাদিসটা বলছেন এই হাদিসটা হাজা খাবরুন লাম ইয়াসবুত দা আহালিল আলমে মিন আহলিল হেজাজ ওয়া আহালিল ইরাক ইমাম বুখারি রাহমাউল্লাহ বললেন যে শুনেন এই হাদিসটা <clears throat> আহলুল হেজাজ মানে মক্কার যেই মহাদ্দেশের এরা আছেন ও আহলুল ইরাক ইরাকের যে মহাদ্দেশেরা আছেন এদের কাছে এই হাদিস গ্রহণযোগ্য নয় না হওয়ার কারণ কি কারণ আপনার যে হাদিস বর্ণনা করছেন এই হাদিসটা মোরসাল হাদিস মনকাতে হাদিস মোরসাল হাদিস মানে সাহাবির নাম বাদ দিয়ে কোনো তাবেই যদি সরাসরি আল্লাহ রসুল থেকে হাদিস বর্ণনা করে এরকম হাদিসকে বলা হয় মুরসাল হাদিস আর মনকাতে হাদিস হলো হাদিসের কোনো একটি স্তরে একজন মহাদ্দেশের নাম উল্লেখ করা হয় নাই মহাদ্দেশের নাম বাদ পড়ে গেছে তাহলে ও ওইরকম হাদিসকে বলা হয় মনকাতে হাদিস এই মুনকাতে এবং মোরসাল এই হাদিস কোনোদিন জীবনে কোনো শরীয়তের কোনো হুকুম আকামের ক্ষেত্রে দলিল হিসাবে গ্রহণযোগ্য হবে না ইমাম বুখারি বললেন যে আপনি তো এমন হাদিস নিয়ে আসলেন যেই হাদিস মোরসাল যেই হাদিস মুনকাতে এই দলিল গ্রহণযোগ্য নয় তাহলে ইমাম সাহেবের কেরাত মুক্তাদের জন্য যথেষ্ট আচ্ছা এবার এবার ইমাম বুখারি আর একটা কথা জিজ্ঞাসা করলেন ওই মুফতি সাহেবকে ইমাম বোখারি রহমাউল্লাহ বললেন যে আচ্ছা ঠিক আছে ইমাম সাহেব রুকুতে গেল আল্লাহ আকবর বলে তো তখন মুসল্লি কি করবে বললো যে না মুসল্লিও সোবান রাব্বিয়াল আজিম সোবান রাব্বিয়াল আজিম পড়তে হবে ইমামও পড়বে মুসল্লিও পড়বে আচ্ছা ঠিক আছে সাজদায় গেল ইমামও সোবান রাব্বিয়াল আলা পড়বে মুসল্লিও সোবান রাব্বিয়াল আলা পড়বে তারপরে তাসাহুদে গেল ইমামও আত্মাহিয়াত পড়বে মুসল্লিও পড়তে হবে ইমামও দরদ পড়বে মুসল্লিও পড়বে ইমামও দোয়া মাসুরা পড়বে মুসল্লিও পড়বে আচ্ছা তো ওগুলা পড়া কি ফরজ না সুন্নত না মুস্তাহাব এগুলা কোনোটা ওয়াজিব কোনোটা সুন্নত কোনোটা মুস্তাহাব তখন ইমাম বুখারি রাহমাউল্লাহ বললেন যে ইমাম সাহেব যদি ক্যারাত পড়লে মুক্তাদের ক্যারাত পড়া হয়ে যায় ইমাম সাহেব পড়লে মুক্তাদের আর পড়া লাগবে না তো ইমাম সাহেব যদি এত বড় একটা ফরজের দায়িত্ব নিয়ে নিতে পারে তো সুন্নত মুস্তাহাব তো কিছুই না তাহলে একজন মুক্তাদি তিনি নামাজে সামিল হয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত তিনি চুপ করে দাঁড়ায় থাকবেন কিচ্ছু পড়া লাগবে না তার তো কিছুই পড়ার দরকার নাই যদি ফরজের দায়িত্ব ইমাম সাহেব নিয়ে নিতে পারে তাহলে সুন্নত মুস্তাহাব ওয়াজিবের দায়িত্ব নিতে অসুবিধা কোথায় ইমাম বুখারি বললেন যে যদি ফরজের দায়িত্ব ইমাম সাহেব নিয়ে নিচ্ছে কারাতের দায়িত্ব যে মুসল্লির দরকারে নাই তাহলে তো রুকুতেও মুসল্লির কিছু পড়া লাগবে না সাজদায়ও কিছু পড়া লাগবে না বৈঠকেও কিছু পড়া লাগবে না মুসল্লি খালি ইমামের সাথে আল্লাহ আকবর বলা লাগবে না আল্লাহ আকবর ইমাম সাহেব বলতেছে আবার আল্লাহ আকবর ইমাম সাহেব জোরে জোরে বলতেছে আপনি শুনতেছেন না তা আপনি শুনলে আপনি চুপ থাকবেন আপনি আবার আল্লাহ আকবর বলবেন কিভাবে হ্যাঁ আপনি খালি ইশারা করবেন রুকুত যাবেন সাজদাস যাবেন এদিকে ফিরাবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বলা লাগবে না কারণ ইমাম তো বলতেছেন খালি শুনবেন ইমামের সাথে রুকুত যাবেন সাজদা যাবেন ইমাম বখারি রাহমাউল্লাহ ওই মুফতি সাহেবকে বললেন যদি আপনার এই হাদিস আমি মেনেও নিই তা আপনি জবাব দেন যে আপনার মুসল্লি যদি সুন্নত গুলো যদি ইমামও পড়তে হয় মুসল্লিও পড়তে হয় তারপরে ওয়াজিব মুস্তাহাব তাহলে ফরজ লাগবে না কেন সুন্নত মুস্তাহাবের দায়িত্ব যদি ইমাম সাহেব নিতে না পারেন তো ফরজের দায়িত্ব ইমাম সাহেব কিভাবে নিবেন আচ্ছা আপনি আয়াত দিয়ে দলিল দিচ্ছেন যে ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামে ইমাম যখন কোরআন তালাবাদ করে তখন শুনলাম যে সময় আমি শুনতেছি না সে সময় আমি তো শুনলাম সে সময় পড়লাম না যান আপনার কথা মেনে নিলাম তো যে সময় শুনলাম না তখন কেন চুপ করে থাকবো তখন তো আল্লাহ পাক চুপ করে থাকতে বলেন নাই আসলে এই আয়াত নামাজের ব্যাপারে নাজিল হয় নাই এই আয়াতের বিকৃত ব্যাখ্যা চলতেছে আমাদের দেশে এই আয়াত নাজিল হয়েছে খোদবা জুমার খোদবার ব্যাপারে জুমার খোদবার সময় মুনাফেকেরা মুশ্রিকেরা সরগোল করতো যাতে নবী সাল্লামের খোদবা ভালো করে শোনা না যায় আয়াতটা নাজিল করে বলে দিলেন ওয়াইজা কোরিয়াল কোরআন অর্থ হলো আবদুল্লাহ বিন আব্বাস ব্যাখ্যা করছেন যে ওয়াইজা কোরিয়াল কোরআন মানে এখানে যখন ইমাম খোদ্া পড়বে তখন আল্লাহ বলতেছেন যে সে তো চুপ করে ইমাম সাহেবের খোদ্া শোনো বুঝতে পারছেন এরপরে ইমাম বুখারি আরো কথা বলছেন এটা পরে বলতেছি ইমাম বুখারি বলছেন যে এই আয়াত নাজিল হয়েছে খোদবার ব্যাপারে সেই খুদ্বার সময় নবিসুল ইসলাম একজন সাহাবি আসার পরে তারে বলছেন যে নামাজ পড়ো বলছেন না তাহলে যে আয়াত খোদবার ব্যাপারে নাজিল হয়েছে সেখানে খোদবার মধ্যে নবিসুল ইসলাম বলছেন যে তুমি আমার খোদবা শোনাবাদ দিয়ে দুই রাকাত নামাজ পড়ো তো সেখানে যদি দুই রাকাত নামাজ পড়া এই আয়াত নাজিল হওয়ার পরেও যদি জায়েজ হয় তাহলে ইমাম সাহেব সুরাল আল পড়লে মুক্তাদি পিছনে যদি পড়ে তাহলে অসুবিধা কোথায় কথাটা বোঝেন নাই আচ্ছা এরপরে ইমাম বুখারির তেইশ নম্বর হাদিসে আসি আব্বা <clears throat> তেইশ নম্বর হাদিস হলো সাল্লান নবী সাল্লাহ সাল্লাম সলাত আল ফজর ফাকারাজুলুন খালফাহু এক লোকে নবী সালামের পিছনে সলাতুল ফজর আদায় করলো তো ফজর আদায় করার সময় নবী সালাম জোরে জোরে কারাত পড়ছেন এই লোক পিছনে আওয়াজ করে করে কারাত পড়ছে তো নামাজের পরে নবিসাম বললেন নবিসাম ইয়াকরা ইমাম ইল্লা বি কোরআন বললেন শোনো ইমাম যখন কারাত পড়ে এবং তোমরা সেই কারাত শুনতে পাও তো তখন তোমরা ইমামের পিছনে উম্মুল কোরআন ছাড়া আর কোনো কারাত পড়িও না শুধু উম্মুল কোরআন পড়বা ইল্লা বি উম্মুল কোরআন এই হাদিস অনেক জায়গায় শুনি মাঝে মাঝে এই পিছনের অংশটা বলে না ইল্লাবি উম্মেল কোরআন বলে না এর আগেরটা বলে যে নবিসামের পিছনে এক লোকে নামাজ পড়তেছিল তো নবিসাম উঠে বলছে খবরদার আমার পিছনে তোমরা ক্যারাত পড়িও না এতটুকু কিন্তু শুনি আমরা সব জায়গায় কিন্তু নবিসাম যে বলছেন ইল্লাবি কোরআন আমার ক্যারাত পড়িও না তবে উম্মুল কোরআন পড়ো সুরাল পাতে পড়ো এটা ইল্লাবি উম্মেল কোরআন বলছেন এরপরে ইমাম বোখারি সুন্দর একটা যুক্তি দিয়ে বলছেন দেখেন আল্লাহ আকবর আল্লাহ পাক তাদেরকে কত মেধা কত এলেম দিয়েছিলেন তিনি বলছেন যে নবিসুল ইসলামের আরেকটা হাদিস জুয়েলাত লিয়াল আরদু মাসজিদান ওয়া নবিসুল ইসলাম বলছেন যে আল্লাহ পাক আমাকে কিছু বিশেষ বিশেষ নিয়ামত দিয়েছেন তন্মধ্যে একটি বড় নিয়ামত হলো সমস্ত জমিনকে আল্লাপাক আমার জন্য মসজিদ এবং পবিত্র স্থান বানিয়ে দিয়েছেন সুহান এটা অন্য কোন নবীর উম্মতকে আল্লাপাক দেন আচ্ছা ঠিক আছে তাহলে এখানে মধ্যে জুয়েলাত লিয়াল আরদু সমস্ত জমিন আমার জন্য মসজিদ এবং পবিত্র স্থান ঠিক আছে আমাদের মসজিদের পাশে এখানে কবরস্থান আছে না এটাও তো জমিন তা আপনি এখানে নামাজ পড়তে পড়তে পারবেন না কবরস্থানে কেন নবিসুল যে জুয়েলাত লিয়াল আরদু সমস্ত জমিন আমার জন্য মসজিদ হ্যাঁ। হ্যাঁ, এখন টয়লেটে যাইয়ে তো নামাজ পড়তে পারেন সেটাও তো জমিন হ্যাঁ নবিসুল ইসলাম ওই আরেকটি হাদিসে বলছেন ইল্লাল মাকবারা ইল্লাল মাকবারা কবরস্থান ব্যতীত কবরস্থান ব্যতীত কবরস্থানে নামাজ পড়া যাবে না কবরস্থান যদিও জমিনের অন্তর্ভুক্ত কিন্তু ইল্লাল মাকবারা কিন্তু কবরস্থানে পড়া যাবে না আবার ইল্লা বাইতুল বাইতুল খালা বাইতুল খালায় পড়া যাবে না বাইতুল খালা মানে হ্যাঁ, হ্যাঁ নির্জন ঘর যেই ঘরে একা একা থাকে আর কেউ থাকে না এই ঘরের নাম হইলো আরবি ভাষা বাইতুল খালা হ্যাঁ তো নবী সালাম বলছেন যে ওই ঘরেও নামাজ পড়া যাবে না তাহলে এগুলাকে নবী সালাম আলাদা করে দিচ্ছেন তো ইমাম বুখারি রহমাল্লাহ বলছেন যে ঠিক একইভাবে যদিও ওই হাদিসটা মনকাতে হাদিস আলাহু ফাকারা যার ইমাম আছে ইমামের কারাতে তার কারাত এই হাদিসটা মনকাতে গ্রহণযোগ্য নাই তারপরেও যদি আমরা ধরে নিজে যে এটা গ্রহণযোগ্য তারপরেও ইমাম বুখারি বলতেছেন যে যে নবী সালামের এই কথার ব্যাখ্যা হলো ইমেল কোরআন মানে এখানে নবী সালাম আমভাবে বলছেন যে যার ইমাম আছে ইমামের কারাতে তার কারাত আর ওই হাদিসে গিয়ে নবী সালাম এটাকে ব্যাখ্যা করে দিয়েছেন যে সব তার জন্য কারাত ইল্লা বি উম্মুল কোরআন তবে উম্মুল কোরআন ইমামের উম্মুল কোরআন মুক্তাদের জন্য উম্মুল কোরআন নয় বুঝতে পারছেন ওই হাদিস দিয়ে ইমাম বোখারি এটাকে দলিল দিয়ে বুঝিয়ে দিয়েছে এরপরে পঁচিশ নম্বর হাদিস ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ তালাহ এই লোকেরা তো ছিলেন নাকি হ্যাঁ ওমর ইবনুল খাত্তাব রাদি আল্লাহ তিনি এই আজকের এই দিনে শাহাদাত বরণ করছিলেন আমরা আজকে সলাতুল পজরে না আমরা বলবো ওসমান ইবনে আফান রাদি আল্লাহ তিনি আজকের দিনে শাহাদাত বরণ করেছিলেন উমর ইবনে খাত্তাবও শাহাদাত বরণ করেছিলেন তিনিও সলাতের মধ্যে শাহাদাত বরণ করেছিলেন উমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ বলেন একরা খালপাল ইমাম তোমরা ইমামের পিছনে কারাত পড়ো কুলতো ওয়াইন কারাতা তখন এই হাদিসের বর্ণনাকারী বলতেছেন আমি ওমর বিন খাত্তাবকে জিজ্ঞাসা করলাম ওয়াইন কারাতা আপনি যদি পড়েন তাও কি আমি পড়বো আমরাও পড়বো কলা না কারা তো ওমর আদিল্লাহ বলেন অবশ্যই যদিও আমি পড়ি তাও তোমাদেরকে পড়তে হবে বা কাদা আলিকা কলা উবাই ইবনে কাব এই বর্ণনাকারী বলতেছেন যে ঠিক একই কথা আমাদেরকে বলছেন উবাই ইবনে কাব উবাই ইবনে কাবকে ওই যে ওমর রাজি আল্লাহ যাকে তারাবির ইমাম নিয়োগ করছেন তারাবির দুজন ইমাম নিয়োগ করছিলেন ওমর রাজি আল্লাহ রমজান মাসে একজন হলেন এই উবাই ইবনে কাব রাজি আল্লাহ তালা তিনিও একই কথা বলছেন ওয়া হোজাইফা ইবনুল ইয়ামান হোজাইফা ইবনে ইয়ামান কে হ্যাঁ সাহেবে সিররু রাসুল রাসুলের গোপন কথা যার কাছে থাকতো গোপন কথার যিনি ভান্ডার তিনি হলেন হোজাইফা ইবনুল ইয়ামান ওবাদা ইবনে সমেত রাদি আল্লাহ তালানহু আলী ইবনে আবি তালেবিন রাদি আল্লাহ তালানহু আবদুল্লাহ ইবনে আমর রাদি আল্লাহ তালানহুমা আবু সাইদ আল খুদ্রি রাদি আল্লাহ তালানহু ওয়াইদ্দা তুমিন আসাহাব নবী সাল্লাহ সাল্লাম নবী সাল্লামের অসংখ্য সাহাবি থেকে এই কথা বর্ণিত হয়েছে আল্লাহ একবার দেখেন মানে দলবাজি কত মারাত্মক জিনিস দলবাজি করতে গিয়ে এতগুলো সাহাবির বিরুদ্ধে আপনি কথা বলতে দেখা যাচ্ছে যে মানে কত বড় দুঃসাহস মানে দলবাজি যে একজন মুমিনকে কোন জায়গায় নিয়ে যেতে পারে দল ঠিক রাখার জন্য যে এমন কথাবার্তা বলা হয় যেখানে এই সাহাবিগুলার নাম বললাম এগুলা হলো সাহাবাইকরামের মধ্যে সবচেয়ে উপরের স্তরের সাহাবি এরা সবাই ওমর ইবনে খাত্তাব সহ এই সবাই এবং ইমাম বুখারি বলতেছেন যে এদ্দা তুমিন আসহাবেন নবী নবিসামের অসংখ্য সাহাবি থেকে এই কথা বর্ণিত আছে যে তোমরা ইমামের পিছনে খারাপ পড়ো তাহলে এগুলা কি কার কথা সাহাবাহিক রামদের কথা আচ্ছা ছাব্বিশ নম্বর হাদিস ইমাম কাসম বিন মোহাম্মদ তিনি একজন তাবে তিনি বলতেছেন ইমাম তিনি বলেন আমি যত বড় বড় আইম্মাদেরকে দেখেছি ইমামদেরকে দেখেছি তারা সকলেই ইমামের পিছনে কারাত পড়তেন কাসম বিন মোহাম্মদ রাহেমাউল্লাহ তিনি বলতে আমি যত ইমাম দেখছি এখানে ইমাম বলতে তাফসিরের ইমাম হাদিসের ইমাম ফেকের ইমাম যে আমি যত ইমামদেরকে দেখেছি সকল ইমামদেরকে আমরা ইমামের পিছনে কারাত পড়তে দেখেছি আরেকজন তাবি হলেন আবু মরিয়াম সাতাশ নম্বর হাদিস তিনি বলতেছেন সামেত ইবনে মাসুদ রাদি আল্লাহ ইয়াকরাউ খালফাল ইমাম আমি আবদুল্লাহ ইবনে মাসুদ রাদি আল্লাহ তালানুকে ইমামের পিছনে কেরাত পড়তে শুনেছি আল্লাহ আকবর তাবেই নিজে বলতেছেন সামে তো আমি নিজে কানে শুনছি আবদুল্লাহ ইবনে মাসুদ ইমামের পিছনে কেরাত পড়তেছেন দেখ আবদুল্লাহ ইবনে মাসুদ তো চিনেন নাকি আমাদের কি হয় খালতো ভাই আচ্ছা এবার হলো তিরিশ নম্বর হাদিস তিরিশ নম্বর হাদিস বর্ণনা করেছেন ওয়াকাল আল হাসান হাসান হলেন হাসান বসরি হাসান বসরি রাহমাহুল্লাহ তিনি একজন তাবেই হাসান আল বসরি তার নামে অনেক মিথ্যা কথা আছে হাসান বসরি রাবেয়া বসরি নাম শুনছেন না ওয়া সাঈদ ইবনে জোবায়ের সাঈদ ইবনে জোবায়েরও একজন বড় মুফাসসির তাবেই ওয়া মাইমুন ইবনে মেহরান মাইমুন বিন মেহরান তিনিও একজন বড় তাবেই ইমাম এইরকম অসংখ্য তাবেই যাদের সংখ্যা গণনা করা অসম্ভব মানে অগণিত তাবেই এদের কয়জনের নাম বললেন নাম বলে বললেন যে এরকম অগণিত তাবেই এবং আহালুল এলেম যারা খালফাল ইমাম জাহারা ইমাম যদি পড়তেন তবুও তারা ইমামের পিছনে কেরাত পড়তেন ইমাম জোরে কেরাত পড়ছে এরা শুনছে তারপরেও এরা ইমামের পিছনে সুরাল পাতিয়া পড়তেন কারা অগণিত তাবেইনে কেরাম এবং কয়েকজনের নাম যাদের বলছে আল্লাহ আকবর এরা সবাই বিশাল বিশাল মুফাসেরিনে কেরাম তাবে এরা কি ওই আয়াত জানতেন না ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামিউলাহু যে যখন কোরআন পড়া হয় চুপ থাকো ইমামের কোরআন শুনি আবার এরা সুরা আল ফাতেহা পড়তেন শোনার পরেও ওয়াকানাত আয়সা রাদি আল্লাহ তালানা তাম্মারা বিল করাত খালফাল ইমাম আয়সা রাদি আল্লাহ তিনি তো সাহাবাইকের আমার উস্তাদ তিনি বড় মহাদ্দিস তার থেকে সাহাবিরা সবাই হাদিস সংগ্রহ করতেন তিনি বাইশশো দশটি হাদিস বর্ণনা করেছেন তিনি মহা এই বাইশশো দশটি হাদিসের দুই হাজার দুইশো দশটি হাদিসের হাফেজ ছিলেন এই এই বাস্য হাদিস তিনি নিজে বর্ণনা করেছেন নিজে এটার হাফেজ ছিলেন কত বড় মহাদ্দেশ ছিলেন তিনি সাহাবাইক রামদেরকে ইমামের পিছনে কেরাত পড়ার জন্য নির্দেশ দিতেন আয়সারা দিল তাহলে আয়সাও কি এই আয়াত বুঝে নাই নাকি আচ্ছা এরপরে আসি আমরা একত্রিশ নম্বর হাদিস একত্রিশ নম্বর হাদিস হল হাম্মাদ রাহেমাহুল্লাহ হাম্মাদ হাম্মাদ একজন বড় তাবে তাবে হাম্মাদ হাম্মাদ আবার ইমাম আবু হানিফা রহমাউল্লাহর উস্তাদ ইমাম হাম্মাদ যিনি উনি ইমাম আবু হানিফা রহমাউল্লাহর উস্তাদ শিক্ষক আচ্ছা হামজালা ইবনে আবিল মুগিরা তিনি বলেন সাআল তো হাম্মাদ আনিল কারাত খালফাল ইমাম ফিল উলা ওয়ালা তিনি বলেন যে আমি ওই হাম্মাদ রাহেমাহুল্লাহকে জিজ্ঞাসা করলাম যে আচ্ছা জোহরে আসরে ইমামের পিছনে কিছু রাল ফাতেয়া পড়তে হবে তখন হাম্মাদ রাহমাউল্লাহ বললেন কাহানা সাইদ ইবনে জোবায়ের ইয়াকরাও তিনি বলেন যে আমি সাইদ বিন জোবায়ের মানে হাম্মাদের ওস্তাদ হলেন সাইদ ইবনে জোবায়ের তো তিনি বলতেছেন আমি আমার ওস্তাদ সাইদ ইবনে জোবায়েরকে ইমামের পিছনে কারাত পড়তে শুনতাম এবার এই এই হানজালা ইবনে আবি মুগিরা বলতেছে আপনারা তো আপনার ওস্তাদের কথা জিজ্ঞাসা করি নাই আপনার ওস্তাদে পড়ছে না পড়ছে ওই কথা তো জিজ্ঞাসা করি না আপনি কি মনে করেন উনি তো ওস্তাদের কথা বলে আসল কথা বলেই দিচ্ছেন মানে ওস্তাদ যেখানে সাইদ ইবনে জোবাইরের মতো সাহাবি তাবেই পড়ছেন তো এই জন্য তিনি কথাটা বলছেন পরে উনি বলছেন যে আমার মতেও আন্তাকারা আমিও মনে করি পড়াটাই আমার নিকট প্রিয় মানে আমিও এই মতে ব্যক্ত করি আচ্ছা এরপরে আসি আমরা বত্রিশ নম্বর হাদিস বত্রিশ নম্বর হাদিসে মুজাহিদ রাহেমাহুল্লাহ মুজাহিদ ও একজন বড় তাবে আবদুল্লাহ বিন আব্বাসের স্টুডেন্টেরা মুজাহিদ সাইদ ইবনে জোবায়ের তারপরে হাসান আল বসরি তারপরে দহাক তারপরে ইক্রিমা এগুলা হলেন আবদুল্লাহ বিন আব্বাসের বড় বড় ছাত্র কোরআনের ছাত্র এরা তো মুজাহিদ রাহমাহুল্লাহ বলতেছেন ইজা ইজাল ইউকরা খালফাল ইমাম আদ আদাসলা যদি তুমি ইমামের পিছনে সুরা আল বাতে না পড়ো তোমার নামাজ আবার পুনরায় পড়তে হবে <laughs> কত বড় কথা আছে নামাজ আবার পড়তে হবে আবদুল্লাহ ইবনে জোবায়েরও এই কথা বলছেন ওয়া কাজারিকা কল Abdullah ibn Zubair Abdullah ibn Zubair রাদিয়াল্লাহু তাআলা তখন তাদেরকে বলা হলো যে আল্লাহ পাক তো বলছেন ওয়াইজা কোরিয়াল কোরআন ফাস্তামেউলাহান সেতু তো তখন তারা বললেন যে ইন্নামা ইয়াস্তামিউলাম্মা ইয়াজহারু মা'ানা নাস্তামিলু কাউলুল্লাহ তাআলা তখন মুজাহিদ রাহমাল্লাহ বললেন শোনো যে আল্লাহ রসুল সাল্লা সাল্লাম যখন তেলাওয়াত করতেন তখন সুরা আল ফাতেহার পরে তিনি সাক্তা দিতেন সাক্তা সাক্তা মানে কি মানে নবী সালাম সৌরা আল পাতে শেষ করে কিছুক্ষণ চুপ করে দাঁড়ায় থাকতেন তো যে সময়টা নবী সালাম চুপ করে দাঁড়ায় থাকতেন সেই সময় সাহাবাই কেরাম সৌরা আল পাতেয়া পড়তেন তাহলে ইমামেরটাও শোনা হলো নিজেরও পড়া হইল কিন্তু এখন আমরা ইমাম সাহেবেরা ওই চুপ করাটা বন্ধ করে দিছি এই জন্য মুসল্লিদের সমস্যা হয়ে গেছে কিন্তু এখনো আলহামদুলিল্লাহ মসজিদে নবীতে যারা মসজিদে নবীতে সলাত আদায় করছেন তারা দেখছেন মসজিদে হারামে একটু বেশি সময় দেওয়া হয় না কিন্তু মসজিদে নবীতে ইমামেরা এখনও সুরাল ফাতেয়ার পরে দেখবেন যে কিছুক্ষণ সময় চুপ করে দাঁড়িয়ে থাকেন তারপরে কেরাত শুরু করেন ওই চুপ করে দাঁড়ায় থাকেন কি জন্য মুসল্লিরা যাতে এই এই সুযোগে সুরাল পাতেয়া পড়ে নিতে পারে তাহলে আপনি কোরআনেরও আমল হইল আপনি শুনলেনও সুপো থাকলেন আবার ওই ফাঁকে দিয়ে আপনি সুরাল পাতেও করে ফেলি কিন্তু সমস্যা হয়ে যায় এখন আমরা তো ওই দাঁড়াই না সময়টা দিই না আমরা কি করি এবং বর্তমানে আরো ফেতনা আরো জাহালত শুরু হয়েছে যে যাতে মাঝখান দিয়ে আপনি আমিনো আর না বলতে পারেন এই জন্য ওয়ালাদ্দালিনের পরে আর কোনো গ্যাপ না দিয়ে সরাসরি আরেক সুরায় চলে যায় আচ্ছা এখানে এই তাবেই বলতেছেন যে যে সাতটার সময় তুমি পড়ো তাহলে তা তোমার কোরআনের আয়াতেরও খেলাফ হচ্ছে না সামুরা রাদি আল্লাহ তালু সামুরা বিন জুন্দব তিনিও বড় একজন মহাদিস সাহাবি তিনি বলতেছেন নবী সালাম দুইটা সাক্তা দিতেন সাক্তাতান ইনহিনা ইউকাব্বেরু ওয়া সাক্তাতান হিনা ইউফাররাকু মিন কারাতিহি নবী সাল্লাল্লাহু আলাইহি প্রত্যেক রাকাতে দুইবার সাক্তা দিতেন একবার সাক্তা হলো যখন নবী সালাম আল্লাহ আকবর বলে সলা শুরু করতেন তখন কিছুক্ষণ সময় নবী সালাম চুপ করে দাঁড়িয়ে থাকতেন আবার যখন সৌরা আল ফাতিয়া শেষ করতেন আবার সাক্তা দিতেন তো প্রথম সাক্তা কিসের জন্য ছানা পড়ার জন্য দ্বিতীয় সাক্তা সুরা আল পড়ার জন্য আচ্ছা, এরপরে ছত্রিশ নম্বর হাদিস ছত্রিশ নম্বর হাদিসে বলা হচ্ছে যে আবদুল্লাহ ইবনুল খাইসাম তিনি বলতেছেন আমি আবদুল্লাহ ইবনে জুবাইরকে জিজ্ঞাসা করলাম যে আকরাউ খালফাল ইমাম আমি কি ইমামের পিছনে সুরা আল ফাতেহা পড়ব তারপরে তিনি বলতেছেন ফা ইন্নাহুম কাদা হাদাসু মা লাম ইয়াকুনু ইয়াসনাউনাহু ইন্নাস সালাফ কানা ইযা মাহাদুমুন নাস কাব্বারা সুম্মা আমসাতা মানে এখানে মূল কথাটা বলতেছেন যে শোনো <clears throat> কিছু লোকেরা নতুন নতুন কিছু কথা তৈরি করেছে যেগুলা সালাফেরা করেন নাই মানে কিছু কিছু লোক তোমাদেরকে বলতেছে যে সুরা আল ফাতেহা পড়া লাগবে না এদেরকেই উনি বলতেছেন যে এইরকম কিছু লোক তোমাদেরকে নতুন কথা তৈরি করছে যেটা সালাবদের বিপরীত সালাব বলছি না কারা হ্যাঁ, মানে আমাদের পূর্ববর্তী যারা সাহাবাইকরাম ক্রাম যারা ছিলেন এরা হলেন সালাফ তো সালাফেরা যিনি ইমামতি করতেন তিনি তাকবির বলে চুপ থাকতেন সুরা আল ফাতেহার পরে আবার চুপ থাকতেন যাতে মুসল্লিরা সুরাল আল ফাতেহা পড়ে নিতে পারে এরপরে আসি আমরা তেতাল্লিশ নম্বর হাদিস আবদুল্লাহ ইবনে আব্বাস এবং আবদুল্লাহ ইবনে আব্বাসের ছাত্র মুজাহিদ এই দুইজন ইউ খাজু শুধু গ্রহণ করতে হবে আর সেই মানুষটা ছাড়া আর পৃথিবীর যত মানুষ আছে তাদের সবার কথা ইউ কাউলিহি ওয়াইত্রাকু ইচ্ছা করলে তুমি তার কথা গ্রহণও করতে পারো ইচ্ছা করলে তুমি ছেড়েও দিতে পারো কথাটাকে বুঝতে পারছো মানে একটা মানুষ আছে পৃথিবীতে যে মানুষটার কথা যদি সহি প্রমাণিত হয় যে এটা ওই মানুষেরই কথা তাহলে ওই কথা তুমি ছেড়ে দেওয়ার তরক করার বর্জন করার পরিহার করার কোনো একটি আর তোমার নাই সে মানুষটাকে আল্লাহ রসুল ছাড়া আল্লাহ রসুল ছাড়া আর যত বড় সাহাবি হোক তাবেই হোক তাবে তাবিন হোক ইমাম হোক মহাদিস হোক মুফাসির হোক তার কথা তুমি ইচ্ছা করলে মেনেও চলতে পারো ইচ্ছা করলে ছেড়েও দিতে পারো তাহলে ইমাম শাফি রহমাহুল্লার কথা আমাকে মানতে হবে এই কথা আমাকে কে বলল আমি ইচ্ছা করলে ইমাম সাহাফির কথা গ্রহণ করতেও পারি ছেড়েও দিতে পারি ইমাম মালিকের কথা ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারে ইমাম আহমদ বিন হাম্বলের কথা ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে নাও করতে পারে আবার ইমাম আবু হানিফা রাহমাউল্লাহর কথা ইচ্ছা করলে গ্রহণ করতেও পারে ইচ্ছা করলে গ্রহণ নাও করতে পারে কিন্তু নবী সাল্লা সাল্লামের কথা সেটা গ্রহণ করতেই হবে কোনো অবস্থায় ছেড়ে দেওয়া যাবে না এই কথাটা আবদুল্লাহ বিন আব্বাস সবসময় বলতেন এবং সব ইমামেরাও এই কথাটাই বলতেন এরপরে আমরা আলোচনা করি একান্ন নম্বর হাদিস ইয়াজিদ বিন শারিক রাহমাউল্লাহ বলেন যে আমি ওমর বিন খাত্তাব রাজি আল্লাহ তালুকে জিজ্ঞাসা করলাম আমি কি হে আমিরুল মিনিন আপনি যখন কারাত পড়েন আমি কি তখন সুরাল ফাতেহা পড়বো তখন আমিরুল মেনিন বললেন ওয়াইন কারাত ও যদিও আমি পড়ি তারপরেও তোমাকে পড়তে হবে এটা ওমর ইবনে খাত্তাব রাদি আল্লাহ বলতেন আচ্ছা, এরপরে এখানে অনেক সাহাবির নাম ধরে ধরে আলাদা হাদিস আসছে যে প্রত্যেক সাহাবি এইভাবে কারাত পড়ার জন্য বলতেন এবং সাহাবাই কেরাম শুনেছেন এরকম অনেকগুলো হাদিস আসছে ওই হাদিসটা এখানে আবার বর্ণনা আসছে যে হাদিসটা যে নবিসামের পিছনে কেরাত পড়ছেন এক লোক নবিসাম তাকে ডেকে বলছেন যে লা ইয়াকরা আল ইমাম ইয়াকরাউ কোরআন ইমাম কেরাত পড়লে তুমি আর কিছু পড়িও না একটা পড়বা সেটা হলো অম্বল কোরআন ইল্লা বি অম্বল কোরআন এরপরে আমরা আরও কয়েকটা হাদিস আছে এটা শেষ করে আমরা আজকে তাপসে শেষ করে দিব ইনশাল্লাহ এই আজকে ইমাম বোখারের এই কিতাব দিয়ে শেষ আমাদের এরপরে হলো একশো একত্রিশ নম্বর হাদিস একশো একত্রিশ নম্বর হাদিসে আবু হরারা রাদি আল্লাহ তালু থেকে হাদিসটি বর্ণিত লাইয়াজিকা ইমাম ক ইমান আবু হরারা রাদি আল্লাহ বলেন যে তোমরা ইমামকে দাঁড়ানো অবস্থায় পাওয়া ব্যতীত তোমার ওই রাকাত যথেষ্ট হবে না এই ফতোয়া কার আবু হরারা আবু হরারা আবু হরারা কে পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস যিনি বর্ণনা করেছেন পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস যিনি বর্ণনা করেছেন তার নাম হলো আবু হরায়রা তার নাম হলো আব্দুর রহমান আব্দুর রহমান ইবনে সফার ইবনে হার তিনি আবু হরায়রা নামে আমাদের কাছে পরিচিত তার নামের আগে আলহাজ হজরত মাওলানা মুফতি মহাদ্দেশ মুফাসের আল্লামা কিছু আছে খালি আবু দেখেন আল্লাহ আকবর যিনি পাঁচ হাজার তিনশো চুয়াত্তরটি হাদিস নবী সাল্লা সাল্লাম থেকে বর্ণনা করছে তো সেই আবহরাটা তার থেকে বেশি হাদিস আর কোনো সাহাবি বর্ণনা করতে পারেন নাই তিনি ফতোয়া দিচ্ছেন যে তুমি ইমামকে দাঁড়ানো অবস্থায় পাওয়া ব্যতীত তোমার সালাদ ওই রাকাত হবে না মানে দাঁড়ানোটা ফরজ নামাজে তো তুমি ফরজে পাইলা না ইমামের পাইছো রুকুতে তো একটা ফরজ তোমার ওই রাকাত থেকে ছুটে গেছে তো তাহলে তুমি ওই রাকাত পাও কিভাবে তা আমরা তো রুকু পাইলে বলি যে আমরা ওই রাকাত পেয়ে গেছি এরপরে আরেকটা হাদিস একশো ছত্রিশ নম্বর হাদিস এখানে দলিল দেওয়া হয়েছে যে সুরাল বাকারা দুশো আটত্রিশ নম্বর আয়াত আল্লাহ পাক বলছে কুমুলিল্লাহ কানে তিন সুরাল মায়াদার ছ নম্বর আয়াত ইজা কুম তুমিলা সলা কেয়ামের কথা বলা হয়েছে যে তোমরা কান কানেতিন আল্লাহর জন্য তোমরা বিনয় সহকারে দাঁড়াও ইজা কুমতমিলা সলা তোমরা যখন সলাতের জন্য দাঁড়াও তাহলে এখানে যেখানে এই কেয়ামের কথা বলা হয়েছে কোরআনে কারিমে তো সেখানে আমি কেয়াম বাদ দিয়ে একটা রাকাত কিভাবে পাই এই কথাটা এখানে দুইটা আয়াত দিয়ে এই হাদিসে দলিল পেশ করা হয়েছে আচ্ছা এরপরে এখানে এই একশো চুয়ান্ন নম্বর হাদিসে ইমাম বুখারি বলছেন যে ওয়া ইজা কোরিয়াল কোরআন ফাস্তামে লাহু আনসে তো এইটার ব্যাপারে আবদুল্লাহ বিন আব্বাস সাহিদ ইবনে জোবায়ের আবদুল্লাহ বিন আব্বাস সাইদ ইবনে জোবায়ের দুইজনে বলছেন ইন্নাহা জাফি সলাতে ইজা খাতাবাল ইমাম ইয়ামুল জুমুয়া জুমার দিন ইমাম যখন খোদবা দেন ওই সময়ের কথা বলা হয়েছে তাহলে আয়াতে বলা হয়েছে কোন সময়ের কথা আর আমরা এটারে বলতেছি কোন সময়ের কথা তাহলে আয়াতের ব্যাখ্যাকে নিজে নিজে করা যায় আয়াতের ব্যাখ্যা দেখতে হবে আবদুল্লাহ বিন আব্বাস কি বলছেন আবদুল্লাহ বিন মাসুদ কি বলছেন সাইদ ইবিন জুবাইর কি বলছেন তারা বলতেছেন যে এই আয়াত দিয়ে অন্য নামাজের কথা বোঝানো হয় না এটা শুধু জুমার নামাজের কথা জুমার খোদবার কথা বোঝানো হয়েছে খোদবার সময় চুপ থাকতে বলছে এখন সেটারে আমরা লাগাইছি সব সময় যে যে কোনো নামাজে চুপ থাকতে হবে আচ্ছা এরপরে একশো ছাপ্পান্ন নম্বর হাদিস এখানে বলতেছেন যে ইদা কুলতাল সাহেবিকা আনসেত ওয়াল ইমাম ইয়াকতুবু ফাকাত লাগাও তা নবী সাল্লাল্লাহু বললেন যে ইমাম খুতবা দেওয়া অবস্থায় তুমি যদি আরেকজনকে বলো এই চুপ করো ফাকাত লাগাও তা তাহলেও তুমি গুনার কাজ করছো মানে ইমাম খুতবা দিচ্ছেন আরেকজন কথা বলতেছে আপনি বলেন যে কথা না বলে চুপ করো এই চুপ করো বলাটাও গুনার কাজ তো সেখানে সালিক আল গাতপানি একজন প্রসিদ্ধ সাহাবি সালিক আল গাপ্পান তিনি মসজিদে এসে সরাসরি বসে গেলেন বসে যাওয়ার পরে নবী সালাম বললেন যে তুমি কি সলাদ আদায় করছো বললো যে না বললো যে কুম ফাসল্লে রাখা আতায় দাঁড়াও দূরে কাজ সলাদ আদায় করো খোদবার মধ্যে বলছেন এই হাদিসটা এখানে আনা হয়েছে তো এখানে হ্যাঁ, ইমাম বখারি রহমাউল্লাহ বলতেছেন যে যেখানে আল্লাহ পাক আয়াত নাজিল করছেন যে খোদবারত অবস্থায় চুপ থাকো শুনো সেখানে নবিসাম দুই রাকাত নামাজ পড়ার জন্য নির্দেশ দিয়েছেন তাহলে ওই আয়াতে কারিমা দ্বারা যদি নামাজও বোঝানো হয় তো নামাজরত অবস্থায় সুরাল পাতেয়া পড়া দর্শনীয় কিছু না যদি খুতবা অবস্থায় দুই রাকাত নামাজ পড়া যায় তাহলে ইমামের কেরাত পড়া অবস্থায় ও মুসল্লি কেরাত পড়তে কোনো অসুবিধা নাই আচ্ছা এরপরে এরপরে আসি আমরা দুইশো চৌত্রিশ নম্বর হাদিস দুইশো চৌত্রিশ শেষ হয়ে যাচ্ছে আর অল্প কয়টা দুশো নম্বর হাদিসে এই হাদিসটি বর্ণনা করা হয়েছে ওয়াইল ইবনে হজর রাদি আল্লাহ ওয়াইল বিন হজর ইসলাম গ্রহণ করেছেন একেবারে শেষ মুহূর্তে ওয়াইল বিন হজর যে সাহাবি এই সাহাবি নবিসামের একেবারে শেষ মুহূর্তে তিনি ইসলাম গ্রহণ করছেন তিনি বলতেছেন সামে তন্নবিয়া সাল্লাহ সাল্লাম ইয়ামুদ্দ বিহা সাউতাহ আমিন ইজা কলা গাইরিল মাকদুব আলাইহিম আলাদ্দাল্লিন ওয়াইল বিন হজর রাজি আল্লাহ বলতেছেন যখন নবী সাল্লাল্লাহু সাল্লাহ সাল্লাম গাইরুল মকদুবি আলাইহিম আলাদ্দাল্লিন বলতেন তখন ইয়ামুদ্দবিহা সাউতাহ আমিন আগে নবিসাম যেই আওয়াজে কেরাত পড়তেন এই আওয়াজটা আরও উঁচু হয়ে যেত দীর্ঘ হয়ে যেত এবং নবিসামের আওয়াজ দীর্ঘ হয়ে আমিনটা আরও জোরে বলতেন মানে যেই সুরে যেই আওয়াজে সুরাল পাতে পড়তেন ধরেন স্বাভাবিক পড়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ হিরাবিল আলমিন আর রহমান রাহিম মালিক এই আওয়াজে পড়তেছেন কিন্তু যখন ওয়ালাদ দোয়াল্লিন বলতেন এরপরে আওয়াজটা এরকম থাকতো না আরেকটু বেড়ে যেত তখন আরেকটু জোরে বলতেন আমিন নবী সাল্লাম বলতেন এইটা ওয়াইল বিন হজর বলতেছেন সামে তো আমি শুনছি যে সাহাবি শুনছেন এই সাহাবি কখন ইসলাম গ্রহণ করছেন একেবারে শেষে তো যদি নবী সালাম প্রথম দিকে বলতেন শেষ দিকে না বলতেন তাহলে এই সাহাবি শুনলেন কেমনে এই সাহাবি তো সবার শেষে ইসলাম গ্রহণ করছে আচ্ছা রাফুল ইয়াদাইন আপনারা কি রাফাদানি নাকি হ্যাঁ এই যে ঈদুল আজহার দিনে তো আপনারা সবাই রাফাদানি হয়ে গেছেন কি বলেন হানাফি মাঝহের সব মানুষ আমরা সবাই ঈদের দিন রাপাদানি ঈদের দিন ছয়টা তাকবির বলছেন না প্রত্যেক তাকবির রাফলিয়াদান করছেন না কি করেন নাই সবাই করছেন এখানে যতজন আসছেন সবাই করছেন যে ঈদের দিন ছয় তাকবির দেন আর বারো তাকবির দেন যত তাকবিরই দিচ্ছেন সব তাকবিরে রাফাদানি করছেন রাফলিয়াদান করছেন না হাত তুলছেন না আচ্ছা যদি নবী সালাম জীবনের প্রথম দিকে করছেন শেষ দিকে আর রাফলিয়াদান করেন নাই তাহলে ঈদের নামাজে জীবনের শেষ দিকে কেমনে করলেন ঈদের নামাজে যদি রাফাদানি করেন তো অন্য নামাজে রাফাদানি বাদ যাবে কেন কি বুঝেন নাই আবার যদি ওই সাহবাইকে কেরাম নাকি পুতুল নিয়ে আসতো এটা শুনছেন নাওজুবিল্লা আল্লাহ সাহবাই কেরামের ব্যাপারে কত বড় মিথ্যা অপবাদ সাহবাই কেরাম নাকি ইসলাম গ্রহণের পরেও পুতুল নিয়ে আসতেন আচ্ছা পুতুল নিয়ে আসতেন এই জন্য নাকি নবিসের সালাম এরকম করছেন পরে যখন পুতুল আনা বন্ধ হয়ে গেছে নবিসের সালাম এটা বন্ধ করে দিচ্ছেন আচ্ছা পুতুল আনা যদি নিয়ে আসেন নওয়াজবিল্লা তাহলে তাক আমরা যখন তাকবিরে তাহারিমা বলি আল্লাহ আকবর তখন কি আমরা তো হাদিসে আসছে সোহমা তো উজু নাই আচ্ছা আমরা তো করি আরও এখানে আরও উপরে আচ্ছা তো এইরকম উপরে করলে প্রথমবারও কি আটকে রয়েছে পুতুল এখানে তাকবিরে তাহারিমার সময় তাহলে কি সাহবাইকরাম মনে হয় এমনি করে তাকবিরে তাহারিমার সময় করতেন পুতুলের আটকায় রাখি এমনি করতেন হ্যাঁ কষ্ট নিয়ে গেছিল আটকায় রাখতো এখান দিয়ে আচ্ছা ঠিক আছে তো প্রথমবারই তো পড়ে যাওয়ার কথা তারপরে আবার করার দরকার থাকে আচ্ছা ঠিক আছে তারপরে ধরে নিলাম পরবর্তীতে আর আনেন তো ঈদের নামাজে কি নিয়ে আসতেন সাহবাইকরাম ঈদের নামাজে পুতুল নিয়ে আসতেন একবার দুইবার না দেখেন প্রথম রাখাতে আচ্ছা প্রথম রাখাতে তো পড়ে যাওয়ার কথা প্রথম রাখাতে যদি চারিবার একসাথে আল্লাহ আকবার আল্লাহ আকবার আল্লাহ আকবার চারিবার করছেন না রাফলিয়া দেন তো চারিবারেই তো আপনি ট্যাপ মারি রাখেন না চারিবারই রাখেন তো পড়ে যাওয়ার কথা তো দ্বিতীয় রাখাতে আবার কেন দ্বিতীয় রাখাতে আবার রুকু যাওয়ার আগাতে আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর এতবার করতেছেন তো ঈদের নামাজে ছয়বার করতে পারেন এবং এটা নবিসের সালামের একেবারে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত করছেন তো যদি ঈদের নামাজে এটা করে থাকেন তো অন্য নামাজের কি হয়েছে কথাটা বুঝতে পারছেন তো ঠিক এই আমি বলতেছিলাম যে এই ওয়াইল বিন হজর রাদি আল্লাহ তালহ তিনি নবিসের সালামের একেবারে শেষ দিকে ইসলাম গ্রহণ করছেন তিনি বলতেছেন সামে তো আমি নিজে কানে শুনছি নবী জোরে আমিন বলতে আমি শুনছি তারপরে আমরা আন্নায় শেষ আমরা এটার মাধ্যমে জুজুল কেরাত আজকে শুধু জুজুল কেরাত আমরা আলোচনা করলাম ইনশাআল্লাহ সুরা আল ফাতেহার উপরে আরেকটা তাফসির হবে ইনশাল্লাহ আমরা ওই তাফসিরে ফাতহুল বারি ফাতহুল বারি হলো বুখারির ব্যাখ্যা গ্রন্থ এবং যেটা সারা দুনিয়ার সব আহলুসুল্নাল জামাতের আলমদের কাছে গ্রহণযোগ্য এবং আমাদের দেশে যে বোখারি খতম করা হয় বাংলাদেশে এমন কোনো মাদ্রাসা নাই যে মাদ্রাসায় বোখারি পড়ানো হয় না সেটা আলিয়া মাদ্রাসা বলেন কৌমি মাদ্রাসা বলেন আলে হাদিসের মাদ্রাসা বলেন যত রকমের মাদ্রাসা বলেন সকল মাদ্রাসা সহি আল বখারি পড়ানো হয় এবং সব মাদ্রাসায় সকল ওলামাই কেরাম বোখারির ব্যাখ্যা হিসাবে ফাথুল বাড়ি ফাথুল বাড়িকে সবার কাছে গ্রহণযোগ্য আমরা সুরাল ফাতেয়া তাপসির করব ফাথুল বাড়ির থেকে ইনশাআল্লাহ পরবর্তী তাপসিরে আল্লাহ পাক আমাদের সবাইকে সুরা আল ফাতেহার যে তাপসির আমরা শুনলাম এর আলোকে আমল করার তৌফিক দান করুন আমিন ইয়ারাব্বাল আলমিন আর আরেকটা কথা আবারও শেষ দিকে বলে দিচ্ছি এই এতক্ষণ আজকের তাপসিরে আমরা যে আলোচনা করলাম এটার সম্পূর্ণ দায় দায়িত্ব কার ইমাম বুখারি আমরা এটার কোনো দায় দায়িত্ব নিব না এটাতে আমরা কোনো দায় দায়িত্ব নাই এটা সব দায় দায়িত্ব ইমাম বুখারি কারণ তিনি এই হাদিসগুলো সংকলন করছেন আর যারা হাদিস বর্ণনা করছেন এরা সবাই সাহাবাইকরাম কেরাম সাহাবাই কেরাম কেরাম তাহলে ভুল করলে তারাই করছেন যদি ভুল কথা বলেন তাহলে তারা বলছেন সাহাবাই কেরাম বলছেন তাবাইনে কেরাম বলছেন নাওজবিল্লা আমরা নিজেদের থেকে কোনো কথাবার্তা এই ব্যাপারে বলি নাই জি ইনশাল্লাহ এ সপ্তাহের মধ্যে আমরা যে আপনাদের থেকে ওই ক্যামেরার জন্য যেই টাকা নিয়েছিলাম সেটা মসজিদের ওয়াদা থেকে আদায় হয়েছে মোট এক লক্ষ বারো হাজার টাকা আলহামদুলিল্লাহ এক লক্ষ বারো হাজার টাকা কি ক্যাশ আছে ও আরও আছে তো আরও বাকি আছে হ্যাঁ জি তো যে ভাইদের বাকি আছে যদি আজকে নিয়ে আসেন আপনারা আজকে দিয়ে দিবেন আর আজকে যদি সাথে না নিয়ে আসেন এই সপ্তাহের মধ্যেই দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা তো আমরা বলছিলাম তিরিশ তারিখের মধ্যে দেওয়ার জন্য তিরিশ তারিখ তো পার হয়ে গেছে হ্যাঁ তো যারা আমরা নাম লেখাইছি তাদের তো খেয়াল আছে কে কে নাম লেখাইছি তো আপনারা আজকে পারলে আজকে দিয়ে দিবেন না ওই দুই একদিনের মধ্যে দিয়ে দেওয়ার চেষ্টা করবেন আমরা ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব এটা আমরা কেনার চেষ্টা করবো ইনশাল্লাহ তো বর্তমানে আমাদের কাছে এক লক্ষ বারো হাজার টাকা হয়েছে আলহামদুলিল্লাহ আর বাকিটা দিয়ে দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ একজন ভাই জানতে চেয়েছেন ইস্তেখারার সলাদ স্বপ্নে দেখা কি জরুরি বিষয় আচ্ছা রাত কিংবা দিন উভয় সমানকে পড়া যাবে জি ইস্তেখারার সলাদ সম্পর্কে জানতে চেয়েছেন ইস্তেখারার সলাদ রাতেও পড়া যাবে দিনেও পড়া যাবে সলাতুল ইস্তেখারা যেটা এটা শুধু রাত্রে পড়তে হবে এটা জরুরি বিষয় না আর আরেকটা বিষয় হলো তবে এটা উত্তম হলো ঘুমাইতে যাওয়ার আগে আগে পড়া মানে রাত্রে ঘুমাইতে যাচ্ছেন ঘুমাইতে যাওয়ার আগে মানে এই ইস্তেকারা সলাৎ পড়ে আপনি আর কোনো কাজ করলেন না ডাইরেক্ট সরাসরি এই অজুরত অবস্থায় ঘুমিয়ে গেলেন ঘুমানোর পরে আপনার স্বপ্নে দেখা জরুরি বিষয় না মানে আপনি প্রথম দিন করলেন কিছুই দেখলেন না দ্বিতীয় দিন করলেন কিছুই দেখলেন না তৃতীয় দিন করলেন ওই তৃতীয় দিন আপনি ঘুম থেকে উঠার পরে আপনার মন যেদিকে টানবে মানে আপনার মন চাচ্ছে যে এটাই সঠিক হবে ওইটাই ইস্তেখারার সিদ্ধান্ত আরেকটা হলো আপনি ইস্তেখারার সলাত আদায় করছেন আপনি স্বপ্নের মধ্যে আবার মানে সঠিক না দেখে আপনি ভুলও দেখতে পারেন কারণ আপনি তো এটা নিয়ে আপনার মাথায় কিন্তু কাজ করতেছে শুধু এটা নিয়ে যেটা নিয়ে আপনি ইস্তেখারা করতেছেন চব্বিশ ঘন্টা তো আপনি এটা নিয়ে চিন্তা করতেছেন এই চিন্তার কারণে কারণ আমাদের নফস আমাদের কাল্প আমাদের শরীর তো পুরা আমাদের নিয়ন্ত্রণে না শয়তানের নিয়ন্ত্রণে আমাদের মাথা থেকে পা পর্যন্ত এটা কিন্তু আমাদের নিয়ন্ত্রণেও নাই ফেরেস্তাদের নিয়ন্ত্রণেও নাই এটা সম্পূর্ণ শয়তানের নিয়ন্ত্রণে তো সুতরাং আমাদের খারা আপনি যে স্বপ্নে সঠিক জিনিস জানতে পারবেন তা কিন্তু নিশ্চিত না কারণ শয়তান আপনাকে ওই যে বিষয়টা নিয়ে আপনি কল্পনা করতেছেন ওই বিষয়টাই আপনি ওখানে দেখতে পারেন এই জন্য আমাদের স্বপ্ন নিয়ে এত চিন্তা ভাবনা করার ভাবার কোনো বিষয় না অনেকে স্বপ্ন সম্পর্কে আমাকে প্রশ্ন করে যে হুজুর এটা স্বপ্ন দেখছি এটা স্বপ্ন দেখছি স্বপ্ন নিয়ে চিন্তা করার কোনো দরকার নেই কারণ আমরা যেসব স্বপ্ন দেখি এর নিরানব্বই ভাগে শয়তানি স্বপ্ন এগুলা ভালো কোনো স্বপ্ন আসার সম্ভাবনা নাই কারণ পুরা শরীরে শয়তানের দখলে স্বপ্ন আসবেই তো শয়তানের থেকে হ্যাঁ, এই জন্য কি স্বপ্ন দেখছি না দেখছি এসব নিয়ে চিন্তা করার দরকার নেই যারা মোত্তাকিন মানুষ একবারে মুখলেস মানুষ দিনদার মানুষ তাদের স্বপ্নের কিছু গুরুত্ব আছে আর বাকিদের স্বপ্নের এসবের কোনো গুরুত্ব নাই আর ইস্তেখারার বিষয় মূল কথা হলো স্বপ্নে দেখা জরুরি বিষয় যে আমরা দুই একটা প্রশ্ন শুনেই আমরা নামাজ পড়ে বলবো কারো কোনো জরুরি যেটা একান্ত দরকার এরকম কোনো প্রশ্ন থাকলে দুই একটা বলতে পারেন আমরা এরপরে সলাতলে আশা আদায় করব জি প্রত্যেক মাদার যদি থাকে এরা গেল জি আলহামদুলিল্লাহ ভাই যেটা জানতে চেয়েছেন যে বাংলাদেশের প্রত্যেকটি মাদ্রাসায় বোখারি পড়ানো হয় বোখারের খতম হয় বোখারের দার্স হয় বোখারের আখেরি মোনাজাত হয় এত কিছু হয় তারপরেও জিনিসগুলা গোপন রাখে কেন ওই গোপনের কারণ কিন্তু আমরা আলোচনার মধ্যে বলছি গোপনের কারণ হলো দলবাজি আসাবিয়াত আল ওয়ালা ওয়াল বারা মানে নিজের দল নিজের দলের মতামত ঠিক রাখার জন্য নিজের গ্রুপের মতামত ঠিক রাখার জন্য আমরা নিজের মতের বাহিরে যত হাদিস আসুক ওইটাকে আমরা হাদিস পড়ানোর সময় ছাত্রদেরকে বলে দেওয়া হয় যে যখন দেখে যে এই হাদিস মাঝহের সাথে মিলে না তখন বলে যে এটা সাফি মাজাবের হাদিস আবার আরেকটা দেখে যে আরেক দিকে কয় এটা মালিকি মাজাবের হাদিস এইটা হাম্বলি মাজাবের হাদিস এইটা হানাফি মাজাবের হাদিস মানে নবিসামের হাদিসকেও চার পাঁচ ভাগে ভাগ করা হয়ে গেছে বুঝতে পারছেন যে অথচ নবিসামকে হাদিসগুলা এরকম শ্রেণী বিভাগ করে করে করছেন যে এটা বাংলাদেশের জন্য এটা আমেরিকার জন্য এটা ইউরোপের জন্য বা এটা হানাফি এটা সাহাফি এটা মালাকি তো নবিসের সকল উন্মতের জন্য হাদিস সমভাবে প্রযোজ্য সেখানে আমরা দেখব হাদিস কোনটার সে কোনটা বেশি গুরুত্বপূর্ণ মানে কোনটার সে কোনটার ওজন বেশি ওজন দেখব আমরা যেটা সবচেয়ে ওজন বেশি সেটার উপরে আমরা আমল করব। কারণ নবিসুলামের হাদিস কোনো ব্যক্তিকেন্দ্রিক মাঝাব কেন্দ্রিক দল কেন্দ্রিক নয় নবিসামের হাদিস হলো সকল উন্মতের জন্য সমানভাবে প্রযোজ্য আমরা দেখব নবিসামের এই হাদিসটা সহি কিনা বা সহি হলে এটা মানে এটাকে উসুলে হাদিস দিয়ে আমরা ওজন করব যে এটার ওজন কতটুকু একটা পাওয়া গেছে নয়শো গ্রাম আর একটা পাইছেন নয়শো পঞ্চাশ গ্রাম আপনি কোনটার উপরে আমল করবেন নয়শো পঞ্চাশ গ্রামেরটা সেটা কোন মাঝহের কোন ইমাম গ্রহণ করছে ওইটা আমাদের কাছে দেখার মূল বিষয় না সেটা ইমাম সাহাফি গ্রহণ করতে পারে সেটা ইমাম আহমদ বিন হাম্বল গ্রহণ করতে পারে অথবা সেটা সহজ হইতে পারে বা কঠিনও হইতে পারে মাঝে মাঝে আমরা এইরকম একটা কথা শুনি যে যারা এরকম সুনির্দিষ্ট মাঝহের তাকলিদ করে না অন্ধ অনুকরণ করে না তারা সুবিধাবাদী তারা যেখানে ওই যেটা সুবিধা পায় সেটা আমল করে আচ্ছা শোনেন সলাতের ভিতরে আদায়ন করা এটা সহজ না কঠিন হ্যাঁ আপনি এই প্রথমবার যে আল্লাহ একবার করছেন আর শেষ পর্যন্ত হাতের আর নড়াচড়া করলেন না এটা সোজা না যারা দেন করেন বারবার এটাই তো কঠিন এরা তো সহজটা বাদ দিয়ে কঠিনটা নিয়ে গেছে আবার আপনি ইমামের পিছনে যদি কেরাত না পড়েন আপনি চুপ করে দাঁড়ায় থাকবেন বাজারের হিসাব নিকাশ করবেন সব করতে পারেন আপনি সেখানে এটা তো সহজ ঘুমাইতেও পারেন কতক্ষণ ঘুমাইসলে ঘুমাইলেন কিন্তু যারা সুরাল পাতেয়া পড়ে তারা তো ঘুমাইতেও পারে না হিসাব নিকাশ করতে পারে না সেটা কঠিন না তারা তো সহজটা বাদ দিয়ে কঠিনটা নিতেছে তারা সহজ খুঁজলো কোনখান দিয়ে আচ্ছা ঈদের তাকবির আমরা বলি কয়টা ছয়টা তাই আবার অনেকে বারোটা বলে বারোটা বলে না তো বারোটা বেশি কষ্ট না ছয়টা বেশি কষ্ট হাতের বারবার তুলতে হয় এটা কষ্ট বেশি না ছবার করলে শেষ হয় আবার এরা বারোবার করে তাহলে এদের কষ্ট আরো বেশি এরা দেখি যে হাদিস খুঁজে খুঁজে আরো কষ্টেরটা এরা নিতেছে তাহলে এটা আরেকটা মিথ্যা অপপ্রচার আর যেই লোক সুবিধাবাদীর জন্য মাঝাব খুঁজবে আর হাদিস খুঁজবে তা তো ইমানে থাকবে না যে লোক সুবিধাবাদের জন্য যে কোন মাঝাবে কোনটা সুবিধা আছে সেই মাজাবের সুবিধা গ্রহণ করার জন্য যদি কেউ এরকম মাজাব তালাশ করে তার তো ইমানে থাকবে না যেহেতু মুসলিমে না কিন্তু কেউ যদি সহি তালাশ করার জন্য যে সাইর মাঝহাবের ভিতরে আছে সাইর মাজাবে মিলে নাম্বার কত একশো তা আপনি যদি এক মাঝাব মানেন কত নাম্বার আনসার করছেন আর পঁচাত্তর আপনি তো তিন বিষয় ফেল এক বিষয় ভালো নাম্বার পাইছেন আর তিন বিষয় তো আপনি ফেলে করছেন আমাদের সবার একমত হলাম যে সার মাঝহাবেই হক সার মাঝহাব যদি হক হয় তো সার মাঝহাবের মিলেই তো একশো নাম্বার যে ওই আমাদের দেশে মুকসুদুল মোমেনিন বইয়ের মধ্যে আছে সার মাঝাব সার ফরজ সার কুরসি সাইর কুরসি কি বলেন তো দেখি মাজাব আচ্ছা মাজাব যদি হয় মুকসুদুল মোমিনের কথাই আমরা ধরে নিলাম তা আপনি এক মাজাব মানছেন আর তিন মাজাব মানেন নাই তাহলে আপনি তিনটা বাদ দিয়ে দিচ্ছেন তিনটা আপনার আমল থেকে বাদ আচ্ছা কুরসি কুরসি কি আমি কত লোকের জিজ্ঞাসা করছি সাইর কুরসি কি কেউ বলতে পারে কত বড় বড় আলমদেরকে জিজ্ঞাসা করছি সাইর কুরসি কি কেউ বলতে পারে না সার কুরসি সার বংশ না সার কুরসি হলো ওই যে সালামের বাপ দাদা নানা ওই বংশের চারজন ওইটা হলো সার কুরসি <laughs> সালামের পূর্ববর্তী বংশের চারজন এই চারজন নাকি সার কুরসি সার পর অর্থাৎ যে একশো তিরিশ পরত বানানো হয়েছে এটা সম্পূর্ণ মানে নিজেদের মন গড়া আমার একটা একশো তিরিশ ফরজ মানে তো আমি যেটা বলতেছিলাম সেটা হলো যে সুবিধা তালাশ করার জন্য যদি কেউ মাঝাব অনুসরণ করে যে এই মাঝাবে কোনটা সুবিধা আছে ওই মাঝাবে কোনটা সহজ পাওয়া যায় তাহলে তো তার ইমানে থাকবে না কিন্তু আপনি যদি যে সাইরোটাই হক তাহলে রাপলিয়া দেন সাইটটার যে কোনো একটার মধ্যে আছে না যে তারপরে সশব্দে আমিন বলা সাইর মাজাবের যে কোনো এক মাজাবে আছে না তারপরে আপনার এই ইমামের পিছনে সুরা আল পাতে বলা সারি মাঝাবের যে কোনো একটাতে আছে না থাকলে আপনার ওটাও তো হক আপনার এটা হক না আমি বারবার বলতেছি যে সাইর মাজাবে হক তো তাহলে ওইটা হক হবে না কেন ওইটার বিরুদ্ধে কেন এত কথাবার্তা এত কিছু ওইটা আমার কাছে ভালো লাগতেছে না আমি রাপলি এদান করলাম না যার কাছে ভালো লাগতেছে সে রাপলি এদান করতেছে সে তো হাদিসের বিপরীত কোনো আমল করে নাই যদি বলি যে আমার রাফল ইয়াদান না করা এটাও হাদিসে আছে তো তার রাফল ইয়াদান করা সেটাও তো হাদিসে আছে কি বলেন তা আমি যদি রাফল ইয়েদান না করি নামাজ পড়ার আমার অধিকার থাকে তো রাফল ইয়েদান করে ওই লোকের নামাজ পড়ার অধিকার থাকবে না কেন আমি যদি নিঃশব্দে আমিন বলি নামাজ পড়ার অধিকার থাকে তাহলে ওই লোক সশব্দে আমিন বলে তার নামাজ পড়ার অধিকার থাকবে না কেন আমি যদি সুরাল পাতে আর না পড়ি আমার নামাজ পড়ার অধিকার থাকে তার এক লোক সুরাল পাতে পড়ে তার নামাজ পড়ার অধিকার থাকবে না কেন কারণ পশুত্বের এই মানে গুণ ওই যে কুকুরের কতগুলো বৈশিষ্ট্য আছে কুকুর হারাম কেন জানেন কুকুরের গোস্ত হারাম কেন হ্যাঁ কুকুরের গোস্ত যারা খাইছে যে ছায়নারা খায় কুকুরের গোস্ত তাদেরকে জিজ্ঞাসা করি কুকুরের গোস্ত কি মজা আমাদের দেশে যে গরু গোস্ত হোটেলে কুকুরের গোস্ত রান্না করে না মাঝে মাঝে অনেকে খায় মানে না জেনে খায় কিন্তু তারা গরুর গোস্ত না কুকুরের গোস্ত বা খাসির গোস্ত না কিসের গোস্ত বলতেই পারে না এমনভাবে রান্না করে তাহলে গরুর কুকুরের গোস্ত এত মজা তারপরে হারাম কেন হ্যাঁ মাকাসদ শরিয়া বুঝতে হবে যে এখানে কুকুরের দেখবেন যে প্রত্যেক এরিয়া আছে আছে এক একটা এরিয়া দখলে আছে এই এরিয়ার মধ্যে সে অন্য কোনো কুকুরকে ঢুকতে দিবে না এই হিংস্র স্বভাব মারাত্মক হিংস্র স্বভাব যে এই বাড়ি এই এলাকা এই জায়গা এটা তার দখলে বাস এই এলাকার সীমানা দিয়ে অন্য এলাকার কুকুর বা অন্য কেউ আসে যাইব এই কাজ করা যাবে না ঠিক বর্তমানে আমাদের আখলাখ এই পর্যায়ে এসে পৌঁছে গেছে যে এই মসজিদ এটা আমাদের গ্রুপের আমাদের দলের দখলে বাস এই দলে আমাদের দলের দখলে যেটা আছে এখানে আসি আবার কেউ যদি নামাজ পড়ে ঘেউ ঘেউ করে আমরা লই ছুটি কি করি না দেখবেন যে অনেক মসজিদে আপনি একটু সশব্দ আমিন বলছেন সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠছে আপনি একটু রাফলিয়া দেন করছেন সাথে সাথে ঘেউ ঘেউ করে উঠছে এরকম হয় না মানে ওই স্বভাবটা নাওজুবিল্লা আল্লাহ পাক আমাদেরকে হেফাজত করুক যে ওই স্বভাবটা এখন আমাদের মধ্যে এসে গেছে যে আমরা মনে করি যে এটা আমার দখলে আমার দলের নিয়ন্ত্রণে বাস এই জায়গায় আর কেউ এসে দখল করতে পারবে না আল্লাহাক আমাদের সবাইকে এই মারাত্মক কুস্বভাব থেকে আল্লাহ হেফাজত করুক আল্লাহাক আমাদের সকলের জিন্দিগির সকল গুণাগুলোকে মাফ করে দিক আল্লাহাক আমাদেরকে কোরআন এবং সুন্নার উপরে ব্যস্তকামত থাকার তৌফিক দান করুন আমিন ইয়া রাব্বাল আলামিন সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা